আমরা দিয়েছি আজকে এই বিষয়টির ইতি টানব তামি কিছু কথা বলে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কোরআনে করিমের কয়টি আয়াতের মধ্যে সৌদের ব্যাপারে কি বলছেন এবং সুদ হারাম আল্লাহ পাক কোরআনের কোন আয়াতে ঘোষণা দিছেন এবং সেই আয়াতটি কোন সময় নাজল হয়েছে এইটাও আলোচনা করছি কোরআনে করিমের রিবা বা সুদ সংক্রান্ত আয়াতগুলো যারা মিনাল মুস্তাবাহাত সন্দেহযুক্ত অস্পষ্ট বলছিলেন তাদের কথা ভুল আমরা এটা আলোচনা করছি কোরআনের আয়াত যখন নাজিল হয়েছিল কেউ কেউ বলেছিল দুই ধরনের সুদ আরবে চালু ছিল ওই ধরনটাই খালি কোরআনে হারাম করছে বর্তমান বাণিজ্যিক এবং কমার্শিয়াল সুদের ধরন ওই রকম না অতএব এটা কোরআনের হারামের অন্তর্ভুক্ত না এটারও জবাব দিয়েছে এরপরে তারা বলেছিল কমার্শিয়াল সুদ তো ওই যুগে ছিলই না কোরআনে হারাম করবে থেকে ওইটা ব্যক্তিগত প্রয়োজনে ভোগ্য ঋণের উপরে সুদ ছিল যেটা কোরআন হারাম করেছে এই ব্যাপারও বিস্তারিত দলীয় প্রমাণ দিয়ে আমরা আলোচনা করছি যে না ব্যক্তিগত সুদ আর ব্যবসায়িক কমার্শিয়াল সুদ সব রকমের সুদ ওই যুগে ছিল এর পূর্বেও ছিল তাই কোরআন যখন শুধু সুদকে হারাম করছে সব প্রকারের সুদ এর অন্তর্ভুক্ত হারাম এরপরে তারা বলেছিল সুদের হারামের কারণ হইল সুদ যদি চক্রবৃদ্ধি হয় অতিমাত্রায় সুদ বসানো হয় যেটা মূলধনের থেকে অনেক বাড়ি যাবে সুদটা বর্তমান কমার্শিয়াল সুদ এরকম হয় না মূলধন থাকে একশো টাকা আর সুদ বসানো হয় চার টাকা পাঁচ টাকা আমরা এটাও দেখাইছি কোরআনের অন্য অন্য আয়াত এবং হাদিসকে আনিয়া যে আল্লাহ পাক মূলধনের উপরে এক টাকা এক পয়সা হইলেও এটাকে সুদ বলছেন তাই এই সমস্ত কথা বলিয়া কমার্শিয়া সুদকে জায়জ করার কোনো পথ নেই অবশেষে তারা বলেছিল সুদ হারাম করেছে আল্লাহ পাক জোলমের কারণে গরিবকে লোন দিয়া তার ব্যক্তিগত প্রয়োজনে তার উপরে সুদ বসানোর জুলম তাই এটা হারাম হবে কোরআনে বলছে লাতাজলিমুন আবলা তুজলামুন আর বর্তমান কমার্শিয়াল সুদগুলোর ভিতরে কোনো জুলম নাই যে লোন নিবে সেও ব্যবসা করিয়া টাকা ইনকাম করবে সেও খাবে মূলধন দাতা তারাও কিছু সুদ পাবে অসুবিধা কোথায় এর ও সবিস্তারে গতকালের আলোচনায় আমরা দিয়েছি আজকে যেটা ইতি টানতে চাই সেটা হলো সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝলাম এ কথা সুদের হাকিকতার মাহিত্য হল লোন দিয়া বা বাকিতে বেচা কিনার বিনিময় যে প্রাপ্য টাকা থাকবে সেই টাকার বিনিময় মূল টাকা মূল লোনের উপরে অতিমাত্রায় কিছু দাবি করা দাতার উপর লোন গ্রহিতার উপর এইটার নাম কি কল্ল কারদিন মশরুতুন ফিহিল আজালু মা জেয়াদাতে মালিন আলাল মুস্তাকরেজ ওই সমস্ত লোন অথবা পাওনা যেটার মধ্যে আদায় করার মেয়াদ আছে সুনির্দিষ্ট এমন লোন আর পাওনার উপরে দেনা দারের উপর লোন গ্রহিতার উপর কোন প্রকারের মাল অতিরিক্ত মূলধন থেকে অতিরিক্ত নির্ধারণ করা এটার নামে সুদ এই কথাটা আমরা স্মরণ করতে হবে রাখতে হবে পুরা আলোচনার পরিপ্রেক্ষিতে এবার এটা ব্যক্তিগত লোনের উপরে বসানো হোক কমার্শিয়াল লোনের উপরে বসানো হোক চক্রবৃদ্ধির তরিকায় বসানো হোক বা আরও সহজ তরিকায় বসানো হোক মূলধন মূল পানার উপরে এক পয়সা বেশি বসাইলেই সেটার নাম সুদ হবে এই কথা আমরা বুঝছি কিনা সার কথা এটা আইলো কিনা ইমাম আবু বকর জাসাস রহমতুল্লাহ আলাই যিনি হানফি বিশাল বড় মুফাসের কোরআন বহুত বড় ফকি কিতাব লিখছেন আহাকামুল কোরআন লিল জাসাস এই কিতাবের মধ্যে সুদের বিস্তারিত আলোচনা কোরআনের আয়াত ও আহাদিসকে সামনে লইয়া সার সংক্ষেপ বেরইছে সুদ কাকে বলে কুল্লু কারদিন মশরুতুন ফিহেল আজালু মা জেয়াদাতে মালিন আলাল মুস্তাক এইটা হইল সুদ রাখি কোন কিতাবে আছে লিল জাসাস আমরা এই তারিফটাকে একটু বিশ্লেষণ করতে চাই যেহেতু সারমর্ম সব প্রশ্ন উত্তরের পরে কথা এটাই দাঁড়াইছে এক নম্বরে মেয়াদ সুনির্দিষ্ট থাকতে হবে দুই নম্বরে কন্টাকের ভিতরে মূলধনের অতিরিক্ত নির্ধারণ করতে হবে যদি কন্টাকের মধ্যে অতিরিক্ত নির্ধারণ করা না হয় অথবা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি ওরোবার সামাজিকভাবে এটা সুনির্দিষ্ট নির্ধারিত নয় কয়টা কথা বললাম দুটা কথা কন্টাকের সময়ও বেশি দিতে হবে শর্ত করা হয় নাই এবং সামাজিকভাবে ওরফের এতেবারে বেশি দেওয়ার প্রথাও চালু নাই বুঝতে পারছেন এখন যদি লোন নিয়া বা পাওনা আদায় করার সময় লোন গ্রহিতা লোন আদায় করার সময় লোনদাতাকে পানাদারকে দেনাদার দেনাওয়ালা বেশি পরিমাণ মাল দেয় এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না খুব খেয়াল রাখবে কথাটা কি হবে না সুদের অন্তর্ভুক্ত হবে না মূলধনের উপরে যে কোনো অতিরিক্ত মাল সুদ হয় না সুদ হওয়ার জন্য শর্ত হইল যে কন্ট্রাক্টের সময় বেশি দেওয়ার শর্ত করতে হবে অথবা ওরফ সমাজে এটা কন্ট্রাক্টের সময় শর্ত না করলেও সমাজ এটা বুঝে যে প্রথায় বুঝে যে এখানে কি বেশি দেওয়া হবেই এই দুই তরিকায় সুদ হবে যে কন্ট্রাক্টেও নাই সামাজিকভাবেও বেশি দেওয়ার প্রথা নাই দাতায় লোন দাতায়ও চিন্তা করে নাই কল্পনা করে নাই সে বেশি দিবে আমাকে আদায় করার সময় তখন যদি পাওনা আদায় করার সময় একটু বেশি দেওয়া দাও এটা ইসলামে বড় প্রশংসনীয় বিষয় সত্য দূরের কথা এটাকে হাদিসের বাসায় বলে হসনুল কাজা কি বলতো নবী আলাইসালামের কাছে একটা সাহাবিয়ে কিছু মাল পাইতো পানেওয়ালা আসছে হজরত আমার মালটা দিয়ে দেন রসুল সাহাবিকে অর্ডার দিলেন বোখারির হাদিস এই বুখারি শরীফের হাদিস এই দেখো তো ওনার মালটা যেরকম চাই এরকম আমি যেরকম নিয়েছিলাম এরকম দিয়ে দেব সাহাবি বলেন হুজুর যেই মানের মাল আপনি নিয়েছিলেন তার থেকে ওই মানের কোনো মাল নাই মালগুলো এর থেকে বেশি দামের আছে কিসের আছে বেশি দামের আছে রসুল বললেন ভালো কথা বেশি দাম হলে বেশি দামেরটা দিয়া দাও দেখেন রসুলে নিছিলেন যেই দামের মাল আদায় করছেন বেশি দামের মাল সাহাবিটা রসুলকে দোয়া দিয়ে গেছেন কেমন আখলা কি নবী মানুষ তো আজকাল পাওনাটাও দেয় না তিনি আরো বেশি মাত্রায় দিয়ে দিলেন এটার নাম কি হসনুল কাদা বলুন তো ভালো করি কখন হোসনুল কাজা হয় দুই শর্তে দেওয়ার সময় বেশি দেওয়ার কন্টাক্ট হয় নাই সামাজিক ওরবের এতেবারও বেশি দেওয়ার কোনো প্রচলন নাই বুঝতে পারছেন আমাদের মা বোনরা গড়ে হঠাৎ করে লবণের শর্ট হয়েছে কারো ঘরে চিনি শর্ট হয়েছে আটা নাই অথবা বলেন চাউল নেই ফটাফট আরেক ঘরে গিয়া আপা আমার একটু চাউল দেন তো লবণ দেন তো জরুর সারে কিনা হ্যাঁ এইটা আদায় করার সময় একদিন বা দুই দিন পর বা কয়েকদিন পর যদি লবণ যে পরিমাণ নিয়েছিল তার থেকে বাড়াইয়া দেয় চিনি একটু বাড়াই দেয় তাহলে এইটা সুদের হবে সুদের অন্তর্ভুক্ত না এটা এটার ওরফও নাই সামাজিকভাবেও কন্ডিশনটা নাই যে বেশি দেওয়া লাগবে ওই বেটি এই জন্য দিছিল যে আমি তো বেশি পাবো এই জন্য দিয়ে দিই তাড়াতাড়ি এমন প্রথা নাই এবং দেওয়ার সময় কন্ট্যাক্ট করে নাই আমি লবণ দিছি এক কেজি আমাকে দেড় কেজি লবণ দিবেন বোঝা নাই কথা এই স্রোতের ভিতরে দিকে দান করা হয় সেটা কি হবে হসনুল কাজা এই একটা মাসলা আমরা বুঝলাম এবার আসেন শর্ত কন্ডিশন লাগাইলে এটা তো এই দানিং পর্যন্ত যত আলোচনা করলাম সব আলোচনায় পরিষ্কার হয়েছে কন্ট্রাক্টের সময় অতিরিক্ত দেওয়ার সুদ ইয়ে করলে তাহলে এটা সুদ হবেই আর একটা সুরত হলো যে কন্ট্রাক্টের সময় অতিরিক্ত দেওয়ার শর্ত করা হয়নি দেখো না কিন্তু সমাজ আর ওরফের মধ্যে কি হয়েছে অতিমাত্রা দেওয়ার প্রচলন আছে তাইলে শুধু হবে এটার সবচেয়ে বড় একটা জ্বলন্ত উদাহরণ হইল আমাদের দেশে অনেক সময় সরকার প্রাইজ বন্ড সাপ্লাই দেয় বন্ড সাপ্লাই দেয় বন্ড সরকারি বন্ড এগুলো কি জানো সরকারের কোনো এক প্রজেক্টে খরচ করার জন্য লোন টাকা দরকার সেন্ট্রাল ব্যাংক সরকারি ব্যাংক থেকে টাকা পয়সা লইয়া সরকার তো ব্যাংক খালি করে দিছে <laughs> এরপরে আরো লোনের দরকার এ সরকার মিসকিন জনগণ থেকে লোন নিবে এখন জনগণ থেকে লোন কেমনে নিবে এটা কাগজ সাবাইয়া কাগজের মধ্যে একশো টাকা কতগুলা বন সারবে বন কাগজ হুম এটা প্রত্যেক ব্যাংকে ব্যাংকে বিভিন্নভাবে বিভিন্ন তরিকায় পুরা লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের কাছে এটা বিক্রি হয় ছয় মাস মেয়াদি এক বছর মেয়াদি এবং তুমি গিয়ে দশটা নোট নিলা কাগজ নিলা প্রত্যেক কাগজে একশো টাকা লেখা আছে তো দশটা কত হইলো তোমার এক হাজার টাকা আর যারা বিক্রি করবে ব্যাংক বলার তারা বলবে আপনি যদি এই কাগজগুলা বনগুলা নেন প্রাইস বনগুলা তাইলে ছয় মাস পরে আপনি আবার ব্যাংকে আসিয়া আপনার এক টাকা একশো টাকা করি ফুল পাবেন এটা কোনো মাইন্ড নেই কিন্তু কিন্তু পাওয়ার আগে সরকার লটারি দিবে লটারিতে যদি কি আপনার নাম আসে এক নম্বরের নাম আসতে দশ লাখ টাকা পুরস্কার দিবে দুই নম্বরের আসলে সাত লাখ টাকা পুরস্কার দিবে তিন নম্বরের পাঁচ লাখ টাকা পুরস্কার দিবে যদি লাইগা যায় আমাদের যুবকরা পাগলের মতো কি কয় বন কিনব কারণ যদি আমার নামটা আসা যায় তাহলে তো একশো টাকা দিয়েই গিরি দশ লাখের মালিক আলাউদ্দিনের ছাড়া গজে পড়া এই জন্য মানুষের আকর্ষণ এগুলা কিনে আবার যদি লটারিতে তোমার নাম না আসে এই বন্ডের ভিতরে যত টাকা আছে ফুল টাকা তুমি পাইবা কিন্তু এর মধ্যে কোনো ভুল নেই তাহলে তো খত কত রিক্সও তো নেই আমি ছয় মাস পরে যদি আমার লটারিতে নাম নাও আসে আমার টাকা আমি পাবো কি না নিশ্চিত দেখো ক্যামেরা আছে না জুয়া হ্যাঁ গড়ার ক্যামার বলা হয় তালিক ও তামলিক বিল খাতার রিক্সের উপরে লেনদেন করা কেমন তুমি কিছু টাকা দিয়া বন্ড কিনো লটারিতে নাম আসলে বিশ লাখ পাইবা নাম না আসলে এক পয়সা পাইবা না এমন লটারি আছে না এটা হলো জুয়া এটা কোরআনে হারাম করছে ইন্নামাল খামরু আল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমলি শয়তান একশো টাকা মারছ এই একশো টাকায় দশ লক্ষ টাকা টানিয়ে আনবে অথবা ওই একশো টাকা এটাই শেষ হয়ে যাবে পাইলে তো অনেক কিছু না পাইলে সব শেষ এটার নাম কি বলো কেমার জুয়া সরকারি বন্ডগুলোর মধ্যে বনগুলা শাস্ত্রে জনগণে কিনবে জনগণের পকেটের টাকা জমা হবে সরকার এই টাকা দিয়া প্রজেক্টটা লাগাবে ব্যবসা করবে সরকারে কিরে লোন নিচ্ছে জনগণ থেকে তার পদ্ধতি বন্ড বোঝেন নাই এখন এই বন্ডটা আপনি কিনলেন লটারি আসতে আপনি পাইলেন নাম না আসতে পাইলেন না কিন্তু আপনার টাকা মূলধন কিন্তু ফিরিয়ে আসবে যেহেতু মূলধন ফিরিয়ে আসার গ্রান্টি আছে তাই সমস্ত ফকিরা বলছেন এটা ক্যামার নয় কি নয় জুয়া নয় কারণ আপনি আসল টাকা ফেরত পাবেন তো জুয়া না হইলে সুতনি কোনো কেন সুদত না কেন আপনি বন কিনতে গেছেন সরকার তো বলে নাই তুমি একশো টাকার বন কিনবা তোমাকে একশো দশ টাকা আমি ছয় মাস পরে ফেরত দেবো এটা বলছে তাইলে অতিরিক্তটাও কি করা নেই শর্ত করা নেই সরকারে করে নাই যে আদতে মালিন আলার মোস্তাকরেজ যার থেকে লোন হ্যাঁ মোস্তাকরেজ যে নাকি লোন নিল সরকার সরকার উপরে এই দাবি করা হয়নি আপনি কি দিবেন দশ টাকা বেশি দিবেন করা হয়েছে তাহলে সুদও না বলেন না কেমারও না জুও না সুদও না তাহলে এটা জায়েজ কিছু ফকিরা এটাকে জায়েজ বলে দিছেন তারা জুও পায় নাই খুঁজিয়া সুদও পায় নাই খুঁজিয়া কিন্তু আমাদের মহাক্কে গোলামা একরাম ফোকাহারা বলছেন যে এটা না জায়েজ কেন জুয়া না থাকলো এটার মধ্যে সুদ আছে সুদের কারণে না যায় প্রশ্ন হইল সুদ কোথায় এই যে সরকারে বলছে লটারি দেওয়ার পরে এক থেকে দশ সিরিয়াল পর্যন্ত পুরস্কার দিবে সবাইকে এটার মাহিয়তার হাকিগত কি জানো যত লোকের থেকে একশো টাকা করে করে যত বন বিক্রি হয়েছে ছয় মাস পর্যন্ত এই টাকা দিয়ে সরকার বিজনেস করে প্রত্যেক লোকের বিনিময় প্রত্যেক একশো টাকার বিনিময় এটা সুদ নির্ধারণ করছে সরকার বলে নাই তোমাকে তাহলে মনে করো পঞ্চাশ লাখ মানুষ বন নিয়ে একশো টাকা করে করি এই টাকা সরকারে পাইছে পঞ্চাশ লক্ষ মানুষের প্রত্যেক পার হেড প্রত্যেক লোকের বিনিময় কি করা হয়েছে সুদ বসাইছে সুদ তো বসাইছে সুদগুলো কিন্তু প্রত্যেককে দিবে না কি করবে পঞ্চাশ লক্ষ মানুষের সুদটা মূলধনের অতিরিক্তটাকে এক করিয়া বাক করবে দশ লাখ সাত লাখ পাঁচ লাখ তিন লাখ লটারি দিয়ে কিছু লোক যাদের নাম দশ জনের লোকের নাম আসবে পঞ্চাশ লক্ষ মানুষের মধ্যে দশ জনের লোক নাম আসছে ঠিক না পঞ্চাশ লক্ষ লোকের সুদগুলোকে এই দশ জনের ভিতরে বন্টন করব। বন্টন করার সিস্টেম কি লটারি বোঝা নাই তাহলে তোমার কপালে তুমি ওই বন্টনে পড়তে পারো নাও পড়তে পারো তাহলে সুদ বন্টনের ভিতরে জুয়ার সিস্টেম হয়েছে কিন্তু মূলধনের ক্ষেত্রে জুয়ার সিস্টেম হয় নাই মূলধনের তুমি আসল পাইয়া যাইতেছ তোমার আবার জুয়া কিসের কিন্তু এই দশজনের নামে আসবে কি আসবে না এটার নাম জুয়া না আসলে এক পয়সা তুমি লটারি পাইবা না আসতে দশ লক্ষ পাইবা যাই হোক তো মূল কথা হইল সমস্ত মানুষের বন যারা কিনছিল সকলের লোন লইয়া সরকার লোনের উপরে সুদ বসাইয়া এই সুদটাকে দেওয়ার সময় সিস্টেম ভিন্ন করছে সকলকে না দিয়ে দশজনকে দিচ্ছে তাহলে বোঝা গেল প্রত্যেক ব্যক্তির সঙ্গে সরকার অতিরিক্ত দেওয়ার ওয়াদা না করলেও পঞ্চাশ লক্ষ মানুষের মধ্যে দশজনকে দেওয়ার তো কি করছে ওয়াদা করেছে আর সেই দশজন নির্ধারিত না পঞ্চাশ লক্ষের মধ্যে যেই দশজনের নামে লটারি ওঠে তার মানে পঞ্চাশ লক্ষ লোকের মজমুয়া সমষ্টি এদের সঙ্গে ওয়াদা আছে তোমাদেরকে সব সুদ ফেরত দেবো বাকি সবাইকে দেবো না দশজনকে দেবো কোন দশজন সেটা আমিও হইতে পারি এ হইতে পারে পঞ্চাশ লক্ষের যে কোনো ব্যক্তির সম্ভাবনা আছে বা কোফাল কার এটা ভিন্ন কথা তাইলে আমরা বলবো সরকার প্রত্যেক ব্যক্তিকে অতিরিক্ত দেওয়া শর্ত না করিলেও মজমুয়া সমষ্টিগতভাবে একটা সরকারের সঙ্গে এই বন জারি করার ক্ষেত্রে বন খরিদ্দারের সঙ্গে একটা কন্ট্রাক্ট আছে ফরদান ফরদান বোধ প্রত্যেক ব্যক্তির সঙ্গে নাই সমষ্টিগতর উপরে আছে এটা কেমনে বুঝলাম এরকম বন নিয়ে নাকি সরকার লটারি না দেয় এই লটারি দিল না তখন দেখা যায় বন খরিদ্দারেরা সবাই মিলে সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে সরকার ওয়াদা করছিল কি কি করবে লটারি দিয়া প্রাইজ দিবে পুরস্কার দিবে দেয় নাই এটা আমাদের অধিকার এইভাবে কথা হয়েছে সরকারের সাথে যদি মামলা করার অধিকার রাখে এর অর্থ হইল সমষ্টিগত বন খরিদ্দারদের সঙ্গে সরকারের একটা বেশি দেওয়ার কন্ট্রাক্ট আছে এইটা সরকার লিখিত আকারে না দিলেও ওরফের ভিতরে এটা দেওয়ার সিস্টেম আছে না নাই তাহলে আপনি বন নেওয়ার সময় যদিও দশ টাকা বেশি দিবে আপনাকে বলে নাই শর্ত করার দেওয়া শর্ত করার দেওয়া হয় না অতিরিক্ত ঠিক নেই কিন্তু ওরফ সমাজ নিয়ম দেশের নিয়ম হইল প্রথা হইল এই এর শর্ত করার দেওয়া হয়েছে কিন্তু অতিরিক্ত দেওয়ার শর্তটা সরকার সবাই সঙ্গে করলেও দিবে না সবাইকে লটারিতে যার নাম আসে তাকে দিবে লটারি কিন্তু পঞ্চাশ লক্ষের উপরে চালু হবে বোঝো নাই কথাটা এই জন্য সরকারি বন যেগুলো যার মূল পাওয়া যায় যদিও মূল পাওয়া যাওয়ার কারণে নিশ্চয়তার কারণে এটা ক্যামেরা জুয়ার অন্তর্ভুক্ত নয় কিন্তু মজমুয়া হেসিয়তে এটা সুদের মধ্যে আসতেছে কিনা তাহলে এটা সুদের কোন তারিফ অনুযায়ী যে কন্ট্রাক্টের সময় বেশি দেওয়া শর্ত না করে ইলেও ওরোবার সমাজ প্রথাগতভাবে আইনগতভাবে বেশি দেওয়ার সিস্টেম আছে এবং সেটা সবাইকে দেখ অথবা সবার মধ্য থেকে লটারি দিয়া মখসুস কিছু লোককে দেখ নির্দিষ্ট কিছু লোককে দেখ দিচ্ছে তো সরকার বেশি বোঝার নাই কথা মনে এবং এই কারণে প্রত্যেক লোকের প্রত্যেক বন্ডের একশো টাকার বন্ড তো প্রত্যেক বন্ডের আওয়াজের ভিতরে সরকার সুদ বসায় বসাই এবার হিসাব করলো কত টাকা হয়েছে ওইটাকে ওই লক্ষ টাকা দিয়ে রে বন্টন করি প্রাজ বন্ধ হচ্ছে এতটুকু কথা বুঝছেন কি না তাহলে আমরা এতক্ষণ যাবৎ কি বুঝলাম যে সুদের তারিফের ভিতরে মূল জিনিস দুইটা একটা হলো পাওনার নির্দিষ্ট মেয়াদ থাকবে আর একটা হলো সেখানে কন্ট্রাক্টের সময় অতিরিক্ত দেওয়ার মূলধন থেকে শর্ত করার দেওয়া হবে অথবা সামাজিক প্রথাগতভাবে সেখানে অতিরিক্ত দেওয়ার সিস্টেম চালু থাকবে তারিফটাকে আমরা সুদের তারিফটাকে সংজ্ঞাটাকে আমরা ভালো করে বোঝার জন্য কথাগুলো বলতেছি উপমা দিয়া আমাদের লাভ হইতেছে কিছু মামলা আসতেছে যে মামলা সম্পর্কে আমরা ধারণা হচ্ছে যে এটা জায়জ না না জায়েজ বুঝেন নেই মালয়েশিয়ার কোম্পানি মালয়েশিয়াতে ইসলামী ব্যাংক যারা করে ইসলামী ব্যাংকিং জগতে মালয়েশিয়া কিন্তু সবার আগে আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংক ট্যাঙ্ক যত ব্যাংক আছে ইসলামী ব্যাংকের মূল এই মোরশেদ আর গুরু হইল মালয়েশিয়ার ইসলামী ব্যাংক বোঝো নাই তারা একটা সিস্টেম করবে আমরা ইসলামী তরিকায় বন্ড দাঁড়ি করতে পারি কিভাবে বলছে আমরা এমন কতগুলা বন্ড সারবো লোকের থেকে নিব নিয়ে আমরা শর্ত ধরব না যে তোমাদেরকে লটারি দিয়া পুরস্কার দেব অতিরিক্ত দিব এটা শর্ত করব না শর্ত না করিয়া আমরা বন্ড সারবো তারা টাকা দিবে জনগণ আমরা ব্যবসা করব পরে দেওয়ার সময় একটু বেশি দিয়ে দিবে এটা হোসনুল কাজা বুঝেন না কথা কিন্তু হজরত আল্লাহ তকি উসমানী সাহেব দাম আকবর কাতুমকে এলাকায় নিয়ে এইবার প্রশ্ন করছে হজরত জিজ্ঞেস করছেন আচ্ছা আপনারা যে এইভাবে বন সারবেন যদি কোনো সময় দিলেন মনে চাইলে মানে লটারি দিলেন কোনো সময় দিলেন না যদি কোনো সময় লটারি না দেন তখন যে বনওয়ালা মালিক তারা কি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে নি সরকার কাছে বাদী হতে পারবে কি না তা তো পারবে আমরা তো শর্ত দিই নেই যদি নাকি তারা পারে এর অর্থ হইল শর্ত আপনি আরোপ না করলেও প্রথাগতভাবে এখানে শর্ত সাবেক হয়ে গেছে কন্ডিশন তাই এটা জায়াজ হবে না ও শর্ত দিয়া যে কথা না দিও সেই কথা বুঝে আসে না জিনিসটা এই গেল এক মাসলা এর আনুষঙ্গিক আর একটা তো আমরা জানতে পারি সেটা হলো বহুত বাণিজ্যিক এলাকায় বাণিজ্য মেলা আছে না সেখানে বাণিজ্য মেলা যখন হয় ঢাকা শহরের মানুষ ভিড় জমায় হাইরে কেনাকাটার হুলুস্তুল প্রত্যেক দোকানের ভিতরে কিন্তু কেনাকাটার পরে একটা কাগজ দিয়ে দেয় লটারির দেয়নি যায় লটারি হবে লটারি হয়ে নাকি আপনার নামটা আসে আপনাকে একটা গাড়ি পাবেন একটা মোটর সাইকেল পাইবেন কম্পিউটার পাবেন এই পাবেন সেই পাবেন দেয় কি না এবং আজকাল বহু জায়গার মধ্যে এবং কি সিএনজি পাম্পে পর্যন্ত এই কারবার শুরু হয়েছে গাড়ি সিএনজি ঢুকাতে যাই কোন কোনো সিএনজি পাম্প সিএনজি পাম্প থেকে কাগজ একটা দিয়ে দেয় কদে এই নম্বরটা দেখেন অমুক তারিখে লটারি হবে কথা বোঝা নাই বসুন্ধরা কোম্পানি দেখলাম অফিসের সামনে কি সুন্দর একটা গাড়ি সাদায় রেখছে কোটি টাকার গাড়ি তিন মাস পর্যন্ত গাড়িটা এখানে বসা অফিসের সামনে কি যারা প্লট নিবেন হ্যাঁ লটারি দেওয়া হবে খরিদ্দারদের উপরে যার নাম লটারিতে আসবে তাকে গাড়ি দেওয়া হবে হেই রে মানুষের হুলস্থুল তাড়াতাড়ি প্লট কিনে কিনলে গাড়ি পাইব এইভাবে অনেক দোকানপাট ব্যবসা কেন্দ্রের ভিতরে মাল কিনলে সেখানে একটা প্রাইস বন্ডের জন্য একটা লেটার দেয় কিনা প্রশ্ন জাগে এই এই তরিকায় যেটা দেয় সেটা নেওয়া জায়াজ হবে কিনা হ্যাঁ মনে করেন এখন কোরবানির মৌসুম গরু বাজারে গেছেন গরু কেনার জন্য <laughs> সেইখানে ওই যারা নাকি লিজ নিছে তারা কাগজ একটা দিয়ে দিল যে যদি আপনার আমাদের এই মার্কেট থেকে নেন তাহলে আমরা এই লটারি দেব এত টাকা পুরস্কার দেব কাগজ একটা দিয়ে দিছে মানুষ তো হুলস্থুল সেখানে যায় হতে পারে তো এখন প্রশ্ন হলে এটা জায়গা আছে কি না আমাদের জন্য ইসলামী শরীয়তের আলোকে এটা বৈধ কি অবৈধ এটা জবাব হলো যে এক শর্তে এটা বৈধ কয় শর্তে বৈধ একটা মাত্র শর্তে বৈধ সে শর্তটা হইল যেই দোকানে আপনি পণ্য কিনতে গেছেন যেখানে আপনার লটারির কাগজ দিছে আপনাকে হুম যদি ওই ব্যক্তি দোকানদাররা পণ্যের রেট যথাযথ যথার্থ রেটে বিক্রি করে লটারির কাগজের জন্য যদি নাকি অতিমাত্রায় দামে অতি দামে বিক্রি না করে বেশি দামে বিক্রি না করে তাহলে এটা জায়জ হবে বুঝলেন এই কথা কিন্তু যদি নাকি ওই দোকানের দাম হইল ২০ টাকা একই মেয়ের আরেক দোকানে পনেরো টাকা বা আঠারো টাকা ওই বিশ টাকার এখানে কেন গেলাম এখানে একটা বন্ড দিবে কার্ড দিবে পুরস্কার লটারির জন্য যদি ব্যাস কম করে জায়জ হবে না কেন এইটাও একটু আগে যে সরকারি বন্ডের কথা কছি এইটার অন্তর্ভুক্ত হবে এর অর্থ হইল বাস্তব মার্কেটে এই পণ্যের দাম বিশ টাকা প্রত্যেক পণ্যের ভিতরে দুই টাকা পাঁচ টাকা বৃদ্ধি করে করে ওই অতিরিক্ত টাকাগুলা জনগণ থেকে গ্রাহক থেকে নিয়ে এইগুলাকে আপনার কি বানাইছে বন বানাইছে ফাইজ বন বানাইছে এইটা সবাইকে না দিয়ে কারে দিবে কিছু লোককে দিয়ে দিবে তাহলে আমার পণ্য আমি কিনলাম আমার থেকে পাঁচ টাকা বেশি নিলেন লটারি দিয়ে এই পাঁচ টাকা আরেকজনকে দিয়ে দিলেন এটা জায়জ হবে না হ্যাঁ যদি পণ্যের দাম বেশ কম করা হয়নি একদম সমান বা সাধারণ দোকানে এক দু টাকা এমনি বেশ কম হয় প্রাইস বন্ড না দিলেও বেশ কম হয় হয় না এটা ভিন্ন কথা সেই ক্ষেত্রে নাকি বেশ কম না করা হয় অর্থাৎ এই প্রাইজের বিনিময় গ্রাহক থেকে মালের আসল মূল্যের থেকে অতিরিক্ত চাপ দিয়া না নেওয়া হয় বরং কোম্পানি বহু বড় লাভবান হয়েছে বিরাট বিজনেস হয়েছে সেল হয়েছে বেশি তার লাভের অংশ থেকে একটা প্রাইস দিয়া দিলে তাহলে এটা কোনো সমস্যা শরীয়তে নেই কথা বুঝতে পারছো যাক এটা আনুষাঙ্গিক একটা মাসলা বললাম আজকে এতক্ষণে আমরা রিবা এবং সুদের মূল তারিফটা সংজ্ঞাটা বুঝলাম বুঝলাম কিনা বলেন এখান থেকে আমরা বুঝতে চাই বর্তমান দুনিয়াতে ব্যাংকের অজুদ বিজনেস সেক্টরে একটা জুজ এ যার মতো জুজ এ লাইয়াতাজা মানে যেটা না হইলে নয় ব্যাংক ছাড়া ব্যবসা বিজনেসের কল্পনাও করা যায় না আর দুনিয়াতে সব ব্যাংক চলতেছে সুদি ব্যাংক সুদি ব্যাংকের ভূমিকা কি জানো জনগণ থেকে টাকা নিবে বড় লোককে টাকা দিবে জনগণ থেকে নিবে সুদের উপরে মানে ব্যাংকে সুদ দিবে আর ব্যবসায়ীদেরকে দিবে তোমরা এগুলা নিয়ে ফ্যাক্টরি করো ব্যাংক সুদ নিবে মাঝখানে ব্যাংকের কাজ হলো এক হাতে নিয়ে আর এক হাতে দিবে মাঝখানে সুদ সেও নিবে গ্রাহককে দিবে এই না বড় ফার্স্ট ক্লাস ব্যবসা এটা ফুজিসারা ব্যবসা আরেক ভাষায় এটাকে বলা যায় স্যামসারি দালালি কেমন দালাল রে ওই বড় লোকে জনগাছে চাইতে পারে না বিজ্ঞা হে মান সম্মানের ব্যাপার তো ব্যাংকে লাগাইছে তুমি একটু জনগণ থেকে নাও অ্যাকাউন্ট খোলে খোলক সবাই দেখ আর তোমার থেকে আমি নিব একদিক থেকে সুদের উপরে টাকা নেয় আরেক দিক থেকে সুদের উপরে টাকা দেয় এই দেনা লেনা এই দুইটার মাঝখানে ব্যাংক সুদ নেই ব্যাংকের প্রফিট হলো এই সুদ সুদের উপরে ব্যাংক চালালে কি হয় জানো কি হয় ব্যাংক যে সুদের উপরে কোটি কোটি টাকা দিলেও পারো লোককে ব্যাংকে ওদিকে তাকাবেও না ওই বড় লোকের টাকাগুলা নিয়ে কি আমেরিকা বাগিয়ে গেছে গা না আসলে ব্যবসা করেন ভালো করে না মন্দ করেন ওইটার সাথে ব্যাংকের কোনো সম্পর্ক নাই কেন এ তো ফিক্সড সুদ আমাকে শতকরা পাঁচ টাকা দিয়ে দিবেন বস্তুদা কথা আপনি এই টাকা নিয়ে ব্যবসা ভালো করলেন না মন্দ করলেন কি করতেছেন না করতেছেন এইখানে আমার কোনো মাথা ব্যথা নেই শুনো শুনো শুনো ভালো করি জনগণের অর্থকে কোনো প্রজেক্টের মধ্যে লাগায়া যদি যারা লাগাইল তারা চিন্তাও করল না টাকাওয়ালাও চিন্তা করে না আমার এই টাকা কোথায় গেল চিন্তার কারণ নাই আমি ব্যাংক থেকে সুদ পাইলে হয় ব্যাংকওয়ালা চিন্তা করলো এই জনগণের কুড়ি টাকা কোথায় গেল আমার চিন্তা নাই আমি মাসে বছরে আমার সুদটা পাইলে হয় তাইলে জনগণে যখন সুদটা পাইলে হয় পাইলে হয় এই টাকাকে রানিং করিয়া দেশের উন্নয়ন প্রজেক্টের মধ্যে লাগাইয়া দেশ ও জাতিকে উন্নতি করার ক্ষেত্রে সুদী কারবারের কোনো ভূমিকা নেই বুঝলেন কথা দেখো যদি আমি ইসলামী তরিকের টাকা দিতাম তাহলে আমি দেখব আমি তো তার সঙ্গে শেয়ার হে বেচারা দশ কোটি টাকা নিছে এই ব্যবসা ঠিকমতো করতেছে কিনা সে কোনো ভুল করতেছে কিনা তার কর্মচারী আমলা কোনো চোর কিনা ঠিক মতো হচ্ছে কি না আমি সব সময় খোঁজ খবর নিব নেগরানি করব। কেন আমি আন্তরিকভাবে চাই সে ব্যবসা ভালো করুক এর দ্বারা উন্নতি করুক করলে প্রবীর যেটা হবে অর্ধেক আমি পাবো ফিফটি আর ফিফটি সে পাবে এটা আমার স্বার্থ জড়িত ঠিক না বেটিক কও তাইলে যদি আমরা সবাই মিলিয়া দশ কুড়ি টাকাকে লাভ পাইতে চাই লোকসানও শরিক হতে চাই সবার চিন্তা থাকবে এটা কিভাবে লাভজনক খাতে ব্যবহার হবে এটার জন্য ঠিক কিনা আর সুদের উপরে দিলে কি হবে সুদওয়ালায় বলবে আমার চিন্তার কোনো কারণ নাই হে একা একা যা করুক যা ইচ্ছা তা করুক আমার এটা টেনশন নাই আমি মাসে মাসে সুদ পাইলে হবে আল্লাপাক মাল দৌলত মানুষকে দিয়েছিল এই মালকে কোটি লক্ষ মানুষের টাকাকে একত্রিত করিয়া বিশাল প্রজেক্ট করে করে দেশ উন্নতি করার জন্য তাহলে অর্থনীতির উন্নতির জগতের ভিতরে সুদী কারবারে নাকি অর্থ বিনিয়োগ করা হয় সেখানে একমাত্র ওই মুস্তাকরেজ যে লোন নিছে হের কিছু হেডেক আছে টাকাওয়ালারও কোনো মাথা ব্যথা নাই ব্যাংকেরও কোনো মাথা ব্যথা নাই কারো এই টাকা দিয়া দেশ উন্নয়নের কোনো চিন্তা নাই দেশ উন্নয়নের চিন্তা দিকে থাকে অর্থ ব্যবস্থা উন্নয়নের চিন্তা থাকলে শিরিকতার মোদারাবাদ ইসলামী তরিকার মধ্যে আছে এই কথাটা তোমাদের বুঝে আসে নাই তো সুদী ব্যাংকের দ্বারা একটা বড় ক্ষতি হইল জনগণের অর্থর দ্বারা দেশের উন্নয়ন যেই পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ অর্ধেকও হবে না কারণ টাকা যার পকেটের যার ঘাম জড়া টাকা সে ব্যাংকে রাখিয়া এক আমি চার টাকা সুদ পাইলে যথেষ্ট আমার ব্যাংকের অ্যাকাউন্টে সুদ জমা হইতেই থাকবে আমি তো এই নিয়ে মাথা কামানোর দরকার নেই আর ব্যাংক বলবে আমি দুই টাকা পাইলে যথেষ্ট আমার তো পুঁজিই না আমি বড় লোককে দিয়ে দিচ্ছি যা মন তো তা করুক বছরের শেষে আমি তো পেয়ে যাবো এটা বা মাসে মাসে পেয়ে যাব ব্যাংকের হাত তুলতেই আছে কম্পিউটারে আমার সমস্যা কোথায় যদি সব লোকগুলা বলতো চলো এতগুলা জনগণের টাকা তুমি উদ্যোক্তা হইছ আমেল মোজারেব আমরা রাব্বুল মাল আমাদের টাকা চলো ভাই ভালো সুপরামর্শ দিই তোমার ব্যবসার উন্নতির জন্য লাভ লাভজনক হওয়ার জন্য আমরা তোমার সঙ্গে শরিক পার্টনার আমরা চেষ্টা করব বিভিন্ন কায়দায় তাহলে এটার দ্বারাই অর্থের দ্বারা যে দেশের উন্নতি আর আর্থিক উন্নতি হবে সুদের কারবারের দ্বারা এরকম হবে বুঝো নাই কথাটা এক দুই নম্বর ওই গতকাল বলছিলাম জুলুম কি পর্যায়ের লক্ষ লক্ষ জনগণের টাকা দশ কোটি একজন ব্যবসায়ী নিয়া এক কোম্পানি নিয়ে এক কোটি মাত্র তার পকেট থেকে দিয়া এগারো ভাগের এক ভাগ তার দশ ভাগ জনগণের দশ ভাগ জনগণের টাকা দিয়ে আসে পরিশ্রম করে ব্যবসা করে ব্যাংকের যে পাঁচ পার্সেন্ট বা ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট সুদ শতকরা ষাট টাকা আর বলো না চুরানব্বই বা তিরানব্বই পার্সেন্ট নিয়ে যায় একক ওই বড় লোকটা লক্ষ জনগণের টাকা এটা রাসুল মাল রব এটা হলো মূলধন মূলধন যাদের তারা পায় শতে চার টাকা বা পাঁচ টাকা আর যে শুধু পরিশ্রম করলো সে পায় কত চুরানব্বই পঁচানব্বই টাকা এইটা তো অর্থ বন্টনের ক্ষেত্রে সঠিক ইনসাফ হইলেন এটা জলম কালকে বলছে কিনা অর্থনীতির চার মাসলার একটা মাসলা হইল তাউজি সারোয়া অর্থ বন্টনের ভিতরে সুষ্ঠু নীতি অবলম্বন করা যাতে প্রত্যেকে আপন হক পায় বুঝেন নাই এখন যদি ইসলামী তরিকা এটা করি সুদের কারবার বাদ দিয়া ব্যাংক বাদ দেন এমনি ইসলামী তরিকায় আমার টাকা থেকে আমি কথা মোদারতপুরে ছাড়িয়ে দিই যে টাকা আপনি আমার টানেন আপনি দোকান করেন আপনি ব্যবসা করেন আপনার টাকা লাগবে না আপনি মোজারেব সেই ক্ষেত্রে লাভ কত বন্টন হবে ফিফটি ফিফটি অথবা সিক্সটি ফোরটি এর থেকে বেশি বেশ কম হয় না আরও যদি কম নাও তাইলে মূলধনওয়ালা তিরিশ তো পাবেই না পাবে না সত্তর দিয়ে দেন কাকে মোজারেফকে তিরিশ পার্সেন্ট নেন তো তিরিশ পার্সেন্ট পাইলে তিরিশ টাকা পাই ঠিক না সে সত্তর টাকা পায় আর সুদের কারবারে আমি পাচ্ছি কত মূলধনওয়ালায় চার থেকে পাঁচ টাকা বা ছয় টাকা তাইলে অর্থের দ্বারা যে ইনকাম হইল ইনকাম বন্টনের ক্ষেত্রে সঠিক বন্টন সুদের কারবারে করতে পারলো না একমাত্র ইসলামী তরিকায় করতে পারলো আর অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে উপার্জিত অর্থকে বন্টন করার সুষ্ঠু নীতি এটা একটা অর্থনীতি চাঙ্গা করার জন্য শর্ত বুঝে না শর্ত না চার মাস্টার এক মাস্টার না অর্থনীতির আলোচনা করি আসছি না আমি অতীতে সুদের কারবারের দ্বারা কি হচ্ছে অর্থ বন্টনের ক্ষেত্রে মারাত্মক জোলম আর অন্যায় হচ্ছে আর এই অন্যায় প্রতিহত করার তরিকা ইসলামী তরিকা এই জন্য আমরা চ্যালেঞ্জ দিয়ে আসছি ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে যে অর্থনীতির পদ্ধতি দিয়েছে কেয়ামত পর্যন্ত পুঁজিবাদ কেন পৃথিবীর কোন বাদ ইসলামের এর মোকাবেলা করতে পারবে না এই দুটা জিনিস মাথা রাখবেন এক নম্বরে সুদি কারবারে ব্যাংক যেগুলা সুদি হচ্ছে সুদি ব্যাংক এর ভিতরে অর্থদাতা মালিক পুঁজিদাতা এবং মাঝখানে মিডিয়াগিরি যে করে ব্যাংক এদের কারো মাথা ব্যথা নাই এই টাকায় দুই পয়সা আনবে কি আনবে না যাকে দিছে সে যা যেটা ইচ্ছা সেটা করতেছে সে বেশি টাকা পাইয়া পাইয়া প্যারাডো গাড়ি কিনছে পাঁচ থেকে ছয়টা পর্যন্ত বোঝা নেই বাড়ি হাই পাই ব্যবসার লাভ কত হবে এটা পরে দেখা যাবে আগে কোটি কোটি টাকা পকেটে আছে টাকা কিন্তু জনগণের গরিবের এই গরিবের টাকা দিয়া কয়েক ডজন প্যারাডু গাড়ি কিনিয়া ছেলে মেয়ে বউ এক একটার নামে তিনটে তিনটে দিয়া হে বড় ব্যবসায়ী কলাইতেছে সুদের কারবারের কারণে পরিশ্রম করিয়া নাকি লাভ অর্জন করত তাইলে কিন্তু প্রয়োজনীয় গাড়িটা কিন্তু এর বেশি কিন্তু না এসা হচ্ছে কিনা তাইলে একটা লোকে পাঁচটা প্যারাডুক কিনিয়া পাঁচ কোটি এখানে ব্যয় করছে তাইলে এই জনগণের দশ কোটির ভিতরে পাঁচ কোটি তোর গাড়ির পিছনে চলে গেছে তার কি কয় কি বলে এটাকে তার খ্যাত মতেই চলে গেছে আর পাঁচ কোটি টাকা বিনিয়োগ হয়েছে তো জাতির কি উপকার হয়েছে দেশের কি উপকার হয়েছে বোঝো না কথাটা এই জন্য আমাদের সুদের উপরে বিস্তারিত আলোচনার পর আমদম বর্ষের মতলব আসল মূল কথা হইল সুদের কারবার মুসলমানে করতে পারে না করার দরকার নাই এটা জোলম নির্যাতনে ভরপুর ভরা এবং উপার্জিত অর্থের সুষ্ঠু বন্টন কখনো হচ্ছে না যতদিন সুষ্ঠু বন্টন হবে না ততদিন পর্যন্ত সঠিক মানব জাতির মুক্তির সেই ইসলামী অর্থ ব্যবস্থাও কায়েম হবে না এই কারণে আজকে দুনিয়ার ভিতরে সুদি ব্যাংকের বিকল্প কিন্তু ইসলামী ব্যাংক তৈরি হয়েছে আমি যে ইসলামী ব্যাংকের আলোচনা করতেছি শুরু করলাম সুনির্দিষ্ট আমার দেশের কোনো ইসলামী ব্যাংকের কথা আমি বলতেছি না সরিয়া আলোকে ইসলামী ব্যাংকের একটা পরিকল্পনার কথা বলতেছি কথা বুঝতেছো আমার এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডও না আরাফা ব্যাংক লিমিটেডও না কি কয় শাহজালাল ব্যাংকও না আমি সুনির্দিষ্ট কোনো ব্যাংকের কথা বলবো না আমরা ইসলামী অর্থনীতি আর সুদী অর্থনীতির মধ্যে কম্প্রোমাইজ করার সময় আমরা দেখতে চাই যে ইসলামে কি থিওরি দিছে সেটা বোঝার জন্যে এক নম্বর কথা হইল সুদী ব্যাংকে বিজনেসের ভিতরে যেই অবদান যেই কাজ যেমনে করে ইসলামী ব্যাংক যে সব কাজ এমনে করবে এটা কিন্তু একদম অবাস্তব কথা বুঝি আবার বুঝিল বিজনেস চলার জন্য ব্যাংকের দরকার কিনা ব্যাংকের দরকার কিনা সুদি ব্যাংকে বিজনেসম্যানদেরকে যেভাবে সুযোগ সুবিধা দেয় প্রত্যেকটা পদ্ধতিকে ইসলামী ব্যাংক কোনোদিন ফলো করতে পারবে না জরুরিও না এইটা জরুরি যে সুদি ব্যাংক বাদ দিয়া ইসলামী ব্যাংকের মুখাপেক্ষি হইয়া কোনো বিজনেসম্যান ব্যবসায়ী ব্যবসা করতে চাইলে তার কোনো অসুবিধা হবে কি না না তার ব্যবসার সুবিধা হবে এইটা হলো আসলে ইসলামী ব্যাংকের মূল ফর্মুলা বোঝেন নাই কথা ইসলামী ব্যাংক বলে ইসলাম বলে ও অর্থওয়ালা টাকাওয়ালা হে অর্থের মালিকানরা তোমার কাছে বাচের টাকা পড়ে রয়েছে যেগুলা প্রয়োজনে আসতেছে না এই টাকা দিয়া তোমার আরেক ভাই মুসলমানের বাইয়ের কে দিতে চাও হ্যাঁ কি জন্য দিতে চাও আগে নিয়ত ঠিক করো তুমি যদি আরেক ভাইয়ের উপকার করতে চাও মানব দরদি তুমি টাকা আছে আমার টাকা পরে রয়েছে যাক আমার এইবার উপকৃত হোক তার সিস্টেম দুইটা একটা হলে তুমি কলেজে হাসানা দিয়ে দাও ঠিক আছে নি আমার টাকা পরে রয়েছে এক লাখ টাকা তুমি নিয়ে এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করো ঠিক মতো আমার টাকাগুলো দিয়ে দিও এটা কি কর্জে ইসলাম বলে যার কাছে টাকা বাচেত আছে এই টাকাগুলা কি করবার শোনো এই টাকা দিয়া অন্যের সাহায্য করো সাহায্য করার উদ্দেশ্য যদি শুধু সহযোগিতা করা হয় তা তোমার সামনে তরিকা দুইটা একটা হলো তুমি ডোনেশন করে দাও আল্লাহর আসছে এটা দান করে দিলাম এই গরিব মানুষ এক লাখ টাকা দিয়ে দিলাম সে ব্যবসা বাণিজ্য করিয়া সে বড় হোক আমার তো এত টাকার দরকার নেই এক লাখ টাকা কি করলাম সৎকা দান করে দিলাম এটা এক নম্বর দান যদি আমি না করি দান করতে করতে সবই তো আমার শেষ হয়ে যাবে এটা তো অনেকে চাবে না সেই জন্য দ্বিতীয় সিস্টেম হলে কী করবে করজে হাসানা দিবে ইন্টারেস্ট ছাড়া লোন দিবে এক পশু ইন্টারেস্ট নেই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি অন্য ভাইকে কর্জে হাসানা দিবে দুই একবার কজে হাসান দেওয়ার অর্থ হইল একবার দান করি দেওয়া দুই গেল এখন যদি আপনি বলেন আমি এইটাও পারবো না এইটাও পারবো না আমি শুধু সহযোগিতা করতে চাই না আমার উদ্দেশ্য সহযোগিতাও করা আমিও একটু তার সঙ্গে শেয়ার হইয়া আমিও কিছু বেনিফিট আর লাভ গ্রহণ করা এটা চাই এটা ভালো হয় তাহলে এইটাও বড় বেহতরিন তরিকা ফার্স্ট ক্লাস তরিকা আমরা দুই ভাই নবীর উম্মত মুসলমান ভাই আমার কাছে টাকা আছে তার কাছে পরিশ্রম করার মেহনত করার শক্তি আছে আমি তাকে ডাকি বললাম আমার এই টাকাগুলো নিয়ে নাও তুমি ব্যবসা করো ব্যবসা করিয়া যা লাভ হবে এই লাভটা ফিফটি ফিফটি আমরা দুই ভাই বাক করে নেব তোমার কাছে টাকা নাই পরিশ্রম করতে পারবা আমার কাছে টাকা আছে আমি পরিশ্রম করতে পারবো না এটার নাম মোজারফত তাহলে এইভাবে শহীদ হোক তুমি বেনিফিট পাইবা কি না পাইবা দান করতে পারলে তো বেশি ভালো ছিল করজে হাসা নিতে পারলে তাও ভালো ছিল এবং তুমি যখন তার সঙ্গে পার্টনারশিপ করবা করো এইভাবে করো এক সুরত এটার নাম মোজারাবা এই মোজারাবার ভিতরে কিন্তু লোকসান যদি হইয়া যায় তাহলে মূলধন যা তার থেকে যাবে বুঝেননি কথা আর মোজারাবে মেহনতের বিনিময়ে কিছু পাবে না আর যদি লাভ হয় তাহলে কন্ট্রাক্ট যেমন করি হয় যত পার্সেন্ট হিসাবে কন্ট্রাক্ট মোজারাবের কত মূলধনওয়ালার কত এটা কন্ট্রাক্ট অনুযায়ী হবে কথা বোঝেন নেই আরেকটা পদ্ধতি আছে ভাই তোমারও কিছু টাকা আছে আমারও কিছু টাকা আছে শুধু আমার টাকা দিয়ে ব্যবসা করলে তেমন কিছু আসবে না পকেটে মাসে মাসে তোমারটাও যোগ করো আমারটাও যোগ করি উভয় পুঁজি দিয়া মূলধন দিয়া বড় আকারে একটা ব্যবসা করি আমরা এটা হলো মশা রাখা সিরকাত এই শিরকতের মধ্যে <clears throat> সুরত হইল উভয়ে কিন্তু এই ব্যবসার ভিতরে কাজ করার অধিকার আছে ব্যবসা পরিচালনা করার অধিকার আছে হ্যাঁ আমি আমার বায়ুর উপরে আস্থা পোষণ করিয়া তাকে একা ছাড়ে দিলাম আমি যাইও না দোকানে আমি খবরও নিই না এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি চাইলে মশার আকার মধ্যে পারবো কি না সেখানে কাজ করতে পারব এটা দ্বিতীয় সুরত বুঝেন নাই এখন মোজারা বাবা মোশারাকা হইলে এখানেও কন্ট্যাক্ট হবে আমি আর আপনি মূলধনে শরিক এই শরিকানা কোম্পানির দ্বারায় যে ইনকামটা আসবে সেই ইনকামটা কি হবে সমান সমান ফিফটি ফিফটি হবে আর আপনি যদি কাজ করেন আমি কাজ না করি অতিরিক্ত কর্মচারীর বেতন আপনি পাবেন বোঝেন নাই কথাটা এখানেও কন্ট্রাক্টে ব্যাসকম হইতে পারে ব্যাসকম হওয়া জায়েজ কন্ট্রাক্ট যেমন হয় তেমন হবে একজনে চল্লিশ পার্সেন্ট নিল একজনে ষাট পার্সেন্ট নিল এটা হইতে পারে এই দুসুরত হল ব্যাস আপনারা বলেন তো একটু আমার সঙ্গে খেয়াল করে বলেন তো যদি এইভাবে শিরকত বা মোজারাবত তরিকায় হয় তাহলে আমাদের দুইজনের অর্থ বা আমার একা অর্থ দিয়ে জাতির যে উপকার হবে যেই প্রোডাকশান হবে যেই ফ্যাক্টরি হবে দেশ ও জাতির উন্নয়ন হবে এই উন্নয়ন করতে গিয়ে আমরা যে লাভবান হব এই লাভগুলা সুষ্ঠ বন্টন অর্জিত অর্থ সুষ্ঠ বন্টন হবে কি হবে না ফিফটি ফিফটি হইলে বা ফোর্টি সিক্সটি হইলে একটু ব্যস্ত কম হইয়া বিভিন্ন কারণে কিন্তু যথেষ্ট মূলধনওয়ালা টাকা পাইল পাইল কি না কিন্তু আর রিভবি জামান রিক্স তো নিতে হবে রিক্স নেওয়ার কারণে কি লাগতেছে বলো না মিয়া রিক্স নে নাই এতগুলো লাভ পাচ্ছেন কেন চল্লিশ পার্সেন্ট শতকরা চল্লিশ টাকা আপনি পাচ্ছেন যে কাজ করতেছে সে কত ষাট পার্সেন্ট পাচ্ছে আর সুদ নিলে আপনি পাচ্ছেন পাঁচ পার্সেন্ট বা চার পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নিচ্ছেন যে এখানে আরেকটা জিনিস আছে এটা হলো কি রিক্স রিক্স কি যদি এর মধ্যে লোকসান হয় বলেন না লোকসান হইলে লাভের কোনো পয়সা পাবো না আরও অতিরিক্ত নিজের পকেটে ভর্তুকি দিতে হবে বা আসল মাল মূলধন থেকে কমে যাবে এইটারও কি রিক্স আছে না নাই তাইলে ওই ব্যবসাটা সবচেয়ে ইনসাফ ভিত্তিক যে ব্যবসার ভিতরে লাভের মধ্যেও শরিক লোকসানের মধ্যেও শরিক লোকসান আর ক্ষতি হইলে ক্ষতিগ্রস্ত হইলে আমি নাই লাভ হইলে আমি আসি এটা হলো জোলম এটা হলো মানে ওই পিসাবের মতো যে কয় আমার দরবারে আসতে হাদিয়া নিয়ে আসতে হবে আর আমি তোমার বাড়ির মধ্যে গেলে আমাকে হাদিয়া দিতে হবে দরবারে আসলেও হাদিয়া নিতে হবে আবার আমি তোমার বাড়িতে গেলে হাতিয়ে দিতে হবে পিসাব দিবিও না কিছু করবে না খুদ নিবে মিষ্টি শূন্য আমল করতে মিষ্টি হইলে ফুল ফুল আর যদি তিতা কিছু দেয় থো থো থো মানে ক্ষতির মধ্যে নাই তুমি কাম করছো তুমি বুঝো গা আমার টাকা দিতে হবে কিরে বেড়া তুই টাকা দাবি কেমনে করে গাদা ক্ষতি হইলে তো তোর অংশ থেকে যাবে এবং যেহেতু ক্ষতি হইলে আমার মূলধন থেকে যাবে আমার থেকে যাবে সে তো মোজারেব শিরকতের মধ্যে উভয় পক্ষ থেকে যাবে অতএব দনোজন মিলিয়া এই ব্যবসাকে উন্নয়ন করার পিছনে খাটবে কিনা পরিশ্রম করবে কিনা সকলের পরিশ্রমের দ্বারা ব্যবসার উন্নতি হবে কিনা জাতির কল্যাণ বহি আনবে কিনা সমাজের অনেক জরুরত পূরণ হবে কিনা এটা হলো অর্থনীতি চাঙ্গা হওয়া সুদের মধ্যে এই কারবার নেই বন্টন সুষ্ঠু হইল কিনা তাইলে আর রিব হো বিজামান শরীয়তের বিধান হইল তুমি লাভ নিবা রিক্সের মাধ্যমে রিক্স উঠাইলে লাভও পাইবা রিক্স নাই লাভও নাই কথা বোঝা নাই কথা তাইলে শিরকতার মোজারবতের ভিত্তিতে যদি কোনো ব্যাংক একটা কায়েম হইতে পারে দুনিয়াতে এই ব্যাংকটা হবে সুদি ব্যাংকের বিকল্প ইসলামী অর্থনীতির মডেল ইসলামী অর্থনীতির মডেল হবে সেটা বোঝেন নাই আজকে আমাদের দেশের ইসলামী ব্যাংকগুলোর মালিকরা অনেক বড় পয়সাওয়ালা ইসলামী ব্যাংক বাংলাদেশে এমন চলা চলতেছে সমস্ত সুদি ব্যাংক এখন বসে বসে আঙ্গুল চষে সব ইসলামী ব্যাংকের মধ্যে গ্রাহক লম্বা লাইন বুঝো না কথা ইসলামী ব্যাংকের লাভের অবস্থা এখন এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট পর্যন্ত তেরো পার্সেন্ট উঠে গেছে বুঝো নাই সুদি ব্যাংকে কত চার পার্সেন্ট তিন পার্সেন্ট এখন জয় জয় হচ্ছে ইসলামী ব্যাংকের কিন্তু একটা কথা আমার মনে রাখবো আজকে সেটা কি জানো বলবো যে ইসলামী ব্যাংক ইসলামী অর্থ ব্যবস্থার মডেল সুদী ব্যাংকের বিকল্প সুদি অর্থ ব্যবস্থার বিকল্প সেই শিরকত মোজারাবাদের ভিত্তিতে আমাদের স্থায়ী ব্যাংকগুলো কাজ করে না এরা হালাল তরিকে ব্যবসা করে ঠিক আছে ইসলামী অর্থনীতির দুই পয়সাও লাভ নাই বুঝো নাই কথা কেন নাই তারা বলে আমরা শিরকতার মোজারাবতের উপরে করতে পারবো না সমস্যা আছে কে করবেন আমরা বাইয়ে মোরাবাহা করবো আমরা বাইয়ে মোয়াজ্জল করব। আমরা লিজিং করব যারা আমরা ইস্তেসনা করব। আমরা সালাম করব। হেদায় কিতাবের মধ্যে এগুলো সব লেখা আছে এগুলো শরীয়তের মামলা মামলা জায়েজ আমাদের জাহাজ কাজ করে ব্যবসা করতেছি বোঝার নাই কেন করতে পারবেন না শিরকত মোজারবের উপরে সমস্যা কি এইটাই তো সুদী অর্থ ব্যবস্থার কায়েম মকাম আর বিকল্প কারণ ওই যে উপার্জিত অর্থ সুষ্ঠু বন্টন হচ্ছে সবাই বিজনেসের মধ্যে লাগিয়ে আছে সবাই ফিকিরে লাগিয়ে আছে এটা দেশের উন্নতি জাতির উন্নতি সুদী ব্যাংকের দ্বারে কাছেও নাই বুঝেন নাই কেন করতে পারবেন না আজকাল সব ব্যবসায়ীরা দুকাবাস হেদের কাছে খাতা দুইটা একটা ইনকাম ট্যাক্সের দেখাইবার খাতা এটা বাস্তব লাভের খাতা এই কথা সত্য না মিথ্যা কয় এটা বুঝোস তোরা বাস্তব এটা চোরা খাতা একটা বাস্তব খাতা বাস্তব খাতা এটা ভিতরে ঢুকে রাখে কাউকে দেখায় না এটা হলো আসল লাভ লোকসান আর ইনকাম ট্যাক্স দেখাতে একদম কম হচ্ছে সীমিত লাভ ওই যত অর্থ কম দেখাইব ট্যাক্স তত কম আসবে সরকারকে এদুকা দিচ্ছে ব্যবসায়ীরা এখন ইসলামী ব্যাংক থেকে টাকা নেই শিরকতের উপরে হোক আর মোদারাবাদের উপরে হোক এটা আবার জানিয়ে রাখো ইসলামী ব্যাংকে যারা অ্যাকাউন্ট হোল্ডার টাকা জমা রাখে তাদের সঙ্গে ব্যাংকের মহামালা কিন্তু মোদারাবত কথা বলেন নেই অর্থাৎ টাকা আমার ব্যাংকওয়ালাকে বলে আপনার তো পয়সা নেই আপনি এটা পরিচালনা করবেন মুদারেব আর ব্যাংকে টাকা দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনেক সময় ব্যবসায়ীর টাকাও আছে ব্যাংকের লোনের টাকাও আছে এই ইসলামী ব্যাংকের টাকাও আছে উভয় টাকা মিলে যদি শিরকত করে তাহলে এটা কি হবে শিরকত এটা মোজারাবত না কথা বলছেন না হ্যাঁ কোনো সময় এমনও হয় ব্যাংকে ওই টাকা দিয়ে আবার আর এক মোজারাবত করে তোমাকে টাকা নাই এইভাবে ব্যবসা করে আমাদের টাকা দিয়ে বোঝেন নাই কথাটা আচ্ছা যাই হোক তো বলতেছিলাম ব্যবসায়ীরা যেহেতু দেয়ানতদারি আমানতদারি নাই ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য মিথ্যা মিথ্যা খাতা করে আমাদের সঙ্গে মিথ্যা খাতা করবে আমরা টাকা দেব শিরকত মদারাবতের উপরে হে কি করব আমাকে বছর দেখাবো যে আমার তো সর্বনাশ লস হয়ে গেছে লস হইলে আরও কিছু দেয়নি পাবেন তো দূরের কথা তাহলে ব্যাংক যাবে কোথায় তখন জনগণ লক্ষ লক্ষ জনগণ যে ব্যাংকে টাকা রাখছে সেদিকে যেতে পারবে আপনাদের এইবার হিসাবে কি লস হয়েছে টাকা তো পাইবেন না আরো মূলধন কাটা দেবে সব টাকা উঠাইয়া সুদী ব্যাংকে নিয়ে যাবে এরা করবে না এটা তাহলে আমরা দ্বারে দেয়ানদের অভাবের কারণে সততার অভাবের কারণে কি করতে পারতেছি না আমরা শিরকত করতে পারতেছি না মোদারাবাদ করতে পারতেছি না সব দুকাবাজ মিথ্যা কথা এটা হলো ওজোর তো আমরা কি করেন কোথায় শিরকত মদারা বাদ দিয়া অন্য তরিয়ে কাজ করি কি তরিকায় আমরা এখন ব্যবসায়ী হয়ে গেছি ব্যাংক কিন্তু ব্যবসা জিনিস ছিল না ব্যাংকগুলো টাকার লেনদেন করব টাকা নিব আর দিব তাই না এখন তারা বিজনেসম্যান হয়ে গেছে কেমনে কয়ে একজনের একটা ট্র্যাক্টর লাগবো জমিন চাষ করার সে টাকার জন্য আসছে আমি তো টাকা দিতে পারবো না টাকা দিলে তো সুদ বসাইতে হবে ইসলামে তো সুদ জায়েজ নাই তাই বল ভাই তোমার ট্র্যাক্টর কোন কোম্পানির কত টাকা দাম কয়েক লাখ টাকা দাম এই কোম্পানির আচ্ছা ঠিক আছে তুমি আমাদের পক্ষ থেকে কফিল হও ব্যাংকের পক্ষ থেকে উকিল হও আমাদের পক্ষ থেকে তুমি মার্কেটে যাও যাইয়া কোন কোম্পানিতে কত বিক্রি করতেছে মালটা কিনো টাকা কত আমাদেরকে বলো কিনার পরে টেলিফোন করে বলবা যে হ্যাঁ আপনাদের মালটা আমি কিনছি এবং আমার হাতে কবজা হয়েছে আমার রিক্সে আসছে তখন আমরা বলবো যে ঠিক আছে তাহলে আমি ব্যাংক এখন তোমার কাছে ওই মালটা আর এক লাখ বেশি দিয়া বিক্রি করে দিলাম তাইলে আর তুমি টাকাগুলো পরিশোধ করবা কত বারো মাসে বা দুই বছরে চব্বিশ মাসে কিস্তিতে টাকা পরিশোধ করবে ব্যাংকরে আর ব্যাংক তোমাকে মালটাকে কিনে দিল কথা বোঝার নাই কথা বোঝার নাই এক লাখ টাকার ট্র্যাক্টর কিনিয়া ওই ব্যাটারে দিল বোঝেন নাই সে চাষ করবে এটা ব্যবসাতে লাগাবে না আবার তো এইখানে তো শিরকত মোজারাবাদ চাইলেও আপনি করতে পারবেন না শিরকত মোজারাবাদ তো চলে কোথায় বিজনেসের ভিতরে এখন ব্যক্তিগত জমিনে চাষ করার জন্য যে ট্র্যাক্টর কিনলো এখানে কি শিরকত মোজারাবাদ চলবে এমনও চলবে না তো যেখানে চলে সেখানেও আমরা এটা করি যেখানে চলে না সেখানেও এটা করি কি করি বাইয়ে মোরাবাহা করি কেমন করি বা বাইয়ে মোয়াজ্জাল করি কেমনে এক লাখ টাকা দিয়ে ট্র্যাক্টর কিনি তাকে দিই দিয়া বলি এটার দাম দেড় লাখ টাকা এক লাখ পঁচিশ হাজার আমাকে ছয় মাসের ভিতরে কিস্তিতে টাকাটা জমা দিয়ে দিও ওই যেটা বাইবিন নাসিয়া আমরা পড়ছি না বাইবিন নাসিয়া পড়ছি না বাইয়ে মহাজ্জল পড়ছি না এই তরিকা আমরা করি কোন কোন সময় লিজিংয়ের পদ্ধতি করি কেমন লিজিংয়ের পদ্ধতি ধরুন ওই বেটার ট্র্যাক্টরের দরকার জমিন চাষ করবে ওই বেটাটা গাড়ি কিনবে গাড়ি নিজে ব্যবহার করবে বুঝেন নাই সে একটা প্লাট বাড়ি কিনবে নিজে থাকার জন্যে ব্যবসার জন্য না প্লাট বাড়ি কিনবে টাকার দরকার আসে দৌড়িয়া ব্যাংকের কাছে গাড়ি কিনবে টাকার দরকার আসে ব্যাংকের কাছে ট্র্যাক্টর কিনবে টাকার দরকার আসে ব্যাংকের কাছে ব্যাংকে আর একটা স্রোত করতে পারে বাইয়ে মোরাবাতা করতে পারে আর একটা করতে পারে লিজিং করতে পারে অর্থাৎ ব্যাংক গাড়ি জাপান দিয়ে কিনিয়া লিজ দিয়ে দিবে যে বারো বছরের লিজ প্রতি মাসে তুমি এক লাখ দিয়া দিবা বারো বছর অঙ্ক হিসাব করে দেখলো যে এই গাড়ির যত দাম বারো বছর এক লাখ এক লাখ করি প্রতি মাসে দিলে ভাড়া তাহলে কি হবে এটার দাম আরও পাঁচ লাখ লাভ হবে আমাদের মূল টাকাও পাবো গাড়ির দামটা পাবো আর কত পাবো পাঁচ লাখ টাকা বেশি পাবো ওটাকে অঙ্ক বসাইয়া বারো বছরের বা পাঁচ বছরের একটা কন্ট্যাক্ট করি পাঁচ বছর পর্যন্ত তুমি এটা ভাড়া চালাইবা মাল আমি মালিক ব্যাংক মালিক তুমি ভাড়া চালাইবা এই র্যান্টে কার ভাড়া চালাইবা মাসে মাসে ভাড়া কত দিবা এক লাখ দিবা তাহলে আমি দেখলাম এক লাখ করিয়া প্রতি মাসে দিলে পাঁচ বছরে ওই গাড়ি যত টাকা দিয়ে কিনছিলাম আর তিন লাখ টাকা লাভও হবে তাহলে আমরা যথেষ্ট কিন্তু তখন মালিককে রে গাড়ি মালিককে ব্যাংক মালিক কিন্তু ব্যাংকে করে কি জানো একটা কাজ করে শরীয়ত মতো প্রশ্ন যারা ইসলামী ব্যাংক বিরোধী তারা কয় এইটা শরীয়ত মতো না যায় কেমন না যায় সেটা হলো লিজিংয়ের মধ্যে উসুল হইল যে বস্তু লিজ দিবেন ইজারা দিবেন মোজের হবে এটার মূল মালিক এখন তো দেখা যায় ইসলামী ব্যাংকে যেগুলা করে পাঁচ বছর সাত বছরের জন্য গাড়ি দিয়া লিজের উপরে যে টাকাটা আদায় হইয়া যায় লাখ এক লাখ এক লাখ করিয়া তখন কি গাড়িটা কাকে দিয়া দেয় কথা বলো না যে লিজ নিছিল তাকে দিয়া দে ব্যাংকার মালিক তাকে না প্রশ্ন হইলে তুমি ওকে দিবা কেন তুমি না এটার মালিক হইবা তুমি তো মোজের তুমি বাড়া না দিছ বাড়া শেষ হইলে হে কেমনি মালিক হয় আরে বাবা এইটা একটা কোনো এসকালের কারণ হইল শরীয়ত মাল যখন ব্যাংক আমার হয়ে গেছে তা আমি লাভ এই যারা খাইয়া এরপর আল্লাহ বাসে দিয়ে দিলাম কোনো সমস্যা আছে শরীয়তে ওদের কোনো সমস্যা নাই তবে কন্ট্রাক্টের সময় এই কথা থাকবে না বারো বছর পর্যন্ত প্রতি মাসে এক লাখ টাকা করে জমা দিবা বারো বছর পরে এই গাড়ির মালিক তুমি হয়ে যাইবা এই কন্ট্রাক্ট কিন্তু চলবে না বুঝছো কথা বারো বছর পরে ও বুঝুক হে পাইয়া যাবে আমিও জানি আমি দিয়ে দেব ব্যাংক এটা রাখবে না এটা জানাজানির মধ্যে থাকুক কন্ট্রাক্টে থাকবে না আজ ইসলামী ব্যাংক যারা ইসলাম বুঝে না তারা ইসলামী ব্যাংক চালায় সুদের ব্যাংকের মধ্যে চাকরি করিয়া ইসলামী ব্যাংকের বড় বড় ডাইরেক্টর হইয়া বসে রয়েছে হেরা সরিয়া বোর্ডের কথা মানেও না বুঝিও না অনেকে এই জন্য সরিয়া বোর্ডে কিন্তু নীতিমালা সুন্দর করি এইভাবে শরীয়ত মাসলা বুঝাই দিছে যেমন লিজের মাসলা তোমরা কন্ট্রাক্টের মধ্যে কি লিখতে পারবা না ছয় বছর পরে এই টাকা পরিশোধ হইয়া গেলে এই টাকার গাড়ি মালিক তুমি হইবা এটা শরীয়তে মানা করছে শরিয়া বোর্ডে কিন্তু তারা আল্লাহ ওই কন্ট্যাক্ট করার সময় কাজ দিকে আসেন এদিকে আসেন পাঁচ বছরের টাকা দিলে হবে এ বোধহয় আপনি মালিক কয় আমি মালিক হবো কেমনে বুঝলেন এই যে লেখা আছে লেখে দিচ্ছি এ লেখে দিচ্ছি হে মনে হচ্ছে আচ্ছা মালিক যখন হইয়া যাবে আমি লিখি দিলে বা কি হবে আরে ভাই লেখি দিলে শরীয়তে হারাম হবে লেখা ছাড়া যায় যাবে কথা বুঝছো নি মাসলা হইল জায়গায় জায়গায় ইসলামী ব্যাংকগুলো ভুল করতেছে এগুলা শুধরাইবার জন্য মহাকে আলেমের দরকার এই জন্য সরিয়া বোর্ড সরিয়া বোর্ডে বড় বড় আলেম আছে কিন্তু বিষয় হইল সরিয়া বোর্ডের কোনো মান নাই ব্যাংকে হেরা মেহমান হিসেবে যায় চা পানি বিরিয়ানি খাই আবার হুজুরা চলে আসে হাদিয়া তো পকেটে লইয়া এই সরি আমি যেটা নীতিমালা দিলাম এটা ব্যাংকারেরা বাস্তবায়ন করতেছে কি করতেছে না এটা গ্যারেপ ছড়িয়া বোর্ডে করার অধিকার নেই এরা লাগে এদেরকে এজ আজি মেহমান তারা এজাজি মেহমান টেমান দিয়ে সরিয়ে বোর্ড কায়েম করে স্টেট ব্যাংক হবে না স্টেট ব্যাংকের জায়গায় জায়গায় সরিয়া বোর্ডের মহাক্কেক আলেমদের নেগরানি থাকতে হবে তখন এটা সঠিক ইসলাম পদ্ধতি চলবে কিন্তু আরেকটা কথা বলি ইসলামী ব্যাংকে ভুল ভ্রান্তি করে ম্যানেজারেরা ব্যাংকারেরা মূল ইসলাম ব্যাংকের থিওরি যেটা ওলামা একরাম সরিয়া বোর্ড নির্ধারণ করছে এই থিওরিটা সঠিক না থিওরি সঠিক বাস্তবায়নে ভুল করে তাহলে এই জন্য কোনো একটা কন্টাকে কোনো এক শাখার ব্যাংকের এমডি যদি ভুল করে তাহলে কি বলা যাবে ইসলাম ব্যাংকেই বাতিল সুদের কারবার করে এটা বলা যাবে বলা যাবে রে এটা বলা উচিত নয় কারণ বুঝতে হবে পুরা দুনিয়া সুদে আগ সুদের আগ্রাসনে পুরা পৃথিবী চলছে সুদের লেপেটের মধ্যে এই জগতের ভিতরে আসিয়া ইসলামী তরিকায় কিতাব থেকে বের করিয়া ইসলামী তরিকায় একটা ব্যাংক চালাইতে গেলে অনেক ভুল ভ্রান্তি হতেও পারে অভিজ্ঞ অনভিজ্ঞ লোকের কারণে এই জন্য মুসলিম ওলামা একরামের প্রয়োজন ওলামা একরামের প্রয়োজন হইল এই সমস্ত ব্যাংকের ভুলগুলো ধরে ধরে তাকে শুধরাইয়া দেওয়া যদি ব্যাংকগুলো নিজের ওলামায় কেরামের গলতি না শুধরায় মূল্যায়ন না করে তাহলে ওলামারে মিলিয়ে একটা শরিক তরিকায় ইস্তাহী ব্যাংক করবে বুঝেন নেই তারা কি বললে আমরা আগা করতে পারবো না যেটা আসল ইসলামী অর্থনীতির এই কি মডেল করতে পারবো না কেন মানুষ দুঃখা দিব আমরা বলি একেবারে গলত কথা তোমরা পারবা কেন জানেন এই এই শোনো স্থায়ী ব্যাংকের এই ওজোর আপত্তি আমরা শুনতে রাজি নাই ওলামায় কেরাম দেয়ানতদারি নেই আমানতদারি নেই তারা টাকা মারি দিব মিথ্যা কথা বলবো লাভ দেশ জায়গাতে ক্ষতি দেখাবে ব্যাংকের সমস্যা হয়ে যাবে এগুলা কোনো ওজন না কেন ওজন না এই জিনিসটা একটু বুঝো এটা মূল কথা কিন্তু ইসলামিক ব্যাংকের সঙ্গে আমাদের কথাবার্তা চলতেছে কি সেটা এক নম্বর কথা হইল সুদি ব্যাংক থেকে যদি কোনো লোক সুদের টাকা নিতে চায় বা আমার সুদের উপর একটু লোন দেন গেলে মাত্র দিয়ে দিবে কোনো রিসার্চ করব না ব্যাংক রিসার্চ করব যে লোকটাকে কম কোম্পানি মালিক তার কোম্পানি কেমন চলে ব্যবসা ভালো না মন্দ পাঁচ বছরের কাগজপত্র উড়াও দেখো পাঁচ বছরে কয়বার লাভ করছে আর ক্ষতি করছে সব দেখিয়ে যদি আশ্বস্ত হয় এর কাছে টাকা দিলে আমাদের সুদগুলা ঠিক মতো আমরা পাবো তখন কিন্তু লোন দিবে এর আগে দিবে না ঠিক নেই ঠিক নেই তাহলে একটা সুদী ব্যাংক থেকে লোন নেওয়ার সময় যদি সুদী ব্যাংকওয়ালা যেখানে তাদের হেডেক নাই তারা লাভ পাইলেই চলে আর কিছু কি দরকার সেখানেও তারা কিন্তু দেউলিয়া হয়ে গেলে তো ব্যাংকও দেউলিয়া হয়ে যাবো গা এই ভয়ে রিসার্চ করে তার ক্রেডিট অ্যাসেসমেন্ট কয় এটাকে ব্যাংকের একটা শোভা বিভাগ আছে রিসার্চ করবে এরে লোন দেওয়া যাবে কিনা দিলে আমাদের সুদ ঠিক মতো আইবনি আর টাকা মারি যাবো গা বোঝা নাই তাহলে ইসলামী ব্যাংকে যেমন শিরকতের উপরে মূলধন দিবে দূরে টাকা দিবে যেখানে লাভ ও লোকসানের ভিতরে ইসলামিক ব্যাংকও জড়িত সেখানে ইসলামিক ব্যাংক এই লোকটা আমানতদার নাকি দেয়ানতদার না খেয়ানতদার এই জিনিসটা যাচাই বাছাই করবে না তার ব্যবসাকে পাঁচ দশ বছর পর্যন্ত কাকাতা উল্টায় দেখবে না ব্যবসা ঊর্ধ্বগতিতে আছে না নিম্নগতিতে আছে সে বছরকে বছর কত টাকা লাভ দেখাচ্ছে ম্যানেজিং কমিটির ভিতরে কত টাকা লাভ দেখাচ্ছে প্রতি বছরকে বছর এগুলা অ্যাসেসমেন্ট করিয়া তারপরে না টাকা দিবে ব্যবসা করার জন্য নাকি না তাইলে যদি নাকি এখন মিথ্যা কথা বলে তোমার সঙ্গে ব্যাংকওয়ালার সঙ্গে তুমি ব্যাংক হতে পারবা প্রতি বছর তোমার লাভ এই হারে কখনো পঁচিশ পার্সেন্ট কখনো তিরিশ পার্সেন্ট কখনো চল্লিশ পার্সেন্ট কখনো বিশ পার্সেন্ট আজকে হঠাৎ করে বিশ পার্সেন্ট লস কেমনে হয়ে গেল এটা মানা যায় না তদন্ত করা লাগবে এ ধরা যাবে কিনা তাহলে এক নম্বর কাজ করতে পারা যাবে তার অতীতের ইতিহাস ব্যবসার অবস্থা লাভের অবস্থা পাঁচ বছর দশ বছরের অতীতের সব কাগজ অ্যাসেসমেন্ট করিয়া আমার এতমিনান হইলে তারপরে দিব এক দুই নম্বর হলো এদের সুদি কারবার নাই যারা সুদ দিয়া দেয় সুদের উপরে লোন দিয়া দেয় তারা তো এই টাকা নিয়ে ব্যবসায়ী ভাই কী করতেছে না করতেছে ওরা দেখার দরকার নেই ইসলামী ব্যাংক যখন নাকি লাভ লোকসানে কি জড়িত হ্যাঁ তাহলে ব্যাংক নেগরানি করবে কি না মাঝে মধ্যে ব্যবসা যাবে কি না খোঁজ খবর নিবে কি না কম্পিউটার বসে বসে দেখবে কি না এই কুমানের কি অবস্থা হ্যাঁ তাহলে সবসময় পর্যবেক্ষণে থাকলে হে চুরি করলে কত করব বুঝো নাই কথা চুরি বন্ধ করার পথ এগুলো কথা বলে না গা তাহলে ব্যাংক নেগরানিও করবে সহজে দুকাবাজি করতে পারবে না আবার ওইদিকে ব্যাংক টাকা দিতে ব্যবসা করতেই তার সঙ্গে তার পুরা অ্যাসেসমেন্ট করবে এমনি যাকে তাকে তো টাকা দিয়ে দিবে না এবার কথা বোঝেননি আচ্ছা শোনো তিন নম্বর ব্যাংক যখন ব্যবসা করে টাকা দিয়া একজনের লয় করে না একশো জনের লয় করে বহু লোককে জানা এরকম ব্যবসার উপরে ভালো করে খেয়াল রাখার কথা এটা এক পয়েন্ট দুইটা পয়েন্ট চলে গেছে তিন নম্বর পয়েন্ট হইল মনে করো একশো জনের সঙ্গে মশারা কথার মোদারাত করে ব্যবসা করলো ধরো দশজনে মিথ্যা কথা বললো চোরা খাতা বানাইলো কেউ লোকসান দেখাইলো এই করলো সেই করলো দশজন লোকসান দেখাইছে আর নব্বই জন তো লাভ দেখাইছে বুঝো না কথা তো ইসলামী ব্যাংকের হিসাব কেমন হয় জানো ইসলামী ব্যাংকে কত কত কোটি টাকা বিনিয়োগ হয়েছে কার কাছে কত সেটা না কত কোটি টাকা বিনিয়োগ হইলো এই বিনিয়োগ একশো জনের সাথে একশো কোম্পানির সঙ্গে হয়েছে তার মধ্যে কিছু লস গেছে দশ জনের আর নব্বই জনের কিছু লাভ হয়েছে সব মিলিয়া হ্যাঁ সবকে মিলাইয়া কি করে লাভ লোকসান হিসাব করে তাহলে এইভাবে লাভ লোকসান হিসাব করলে তো দশ পনেরো জনে এরকম ক্ষতি দেখাইলেও সেটা কিরে ক্ষতি দেখা যাবে না অন্যদের লাভের মধ্যে আসিয়া হিসাব নিকাশে অ্যাভারেজভাবে কি হয়ে যাব লাভ মিলে যাবে তাহলে ব্যাংক তো প্যারাসান হওয়ার কোনো কারণ নেই রাস্তা তো তিনটেই আমরা দেখতেছি চার নম্বর ব্যাংককে পরামর্শ দিতে চাই যদি তোমরা এটা করো এর তিনটা পদ্ধতিতে ধরা না পড়লে এর পরেও চুরি যদি করে মনে করো দশটা চুরি করে নাই চুরি পঞ্চাশটা করছে এই পঞ্চাশটার মধ্যে লোকসান হয়ে গেছে আর মাত্র পঞ্চাশটা কিছু লাভ দিছে তাহলে ব্যাংক কি নিবে জনগণকে কি দিবে লোকসান দেখালে তো ব্যাংক বন্ধ হয়ে যাবে এরকম যদি বলেন তাহলে আমরা বলবো যারা যারা এই কাজ করে যাদের প্রতি ব্যাংকের সন্দেহ আছে তাদেরকে ব্যাংকের কিছু নিয়ম নীতি আছে তো আইন আছে তো ব্যাংকে এমনি চলে নাকি সেন্ট্রাল ব্যাংকের মধ্যে আইন আছে যদি কেউ লোন নিয়ে দু কাদের লোন মতো না দেয় সুদী ব্যাংকের ব্যাপারে আইন আছে স্টেট ব্যাংকের ব্যাপারে আইন আছে এই যারা যারা এই কাজ করছে তাদেরকে ব্ল্যাক লিস্টের মধ্যে নাম লেখাই দেব এর অর্থ হলো এই ব্যবসায়ীটা ২০ বছর পর্যন্ত আর কোনো ব্যাংক থেকে এক পয়সা লোন পাবে না এই কথা কি কে শুনে ব্যবসায়ী শুনে সেগুলো ২০ বছর বসে থাকার থেকে বাবা মিথ্যা কথা করতাম না কিছু লাভ কম দিল লাভটা দেখাম একটু কবে কিনা বলো চারটা পদ্ধতি তো আছে নাকি এত ওয়াজের পরে তাকি ওসমানী সাহেব দামাত বরকাত আমার ওস্তাদে মোহতারফ কত ওয়াজ তাদেরকে করলো কত পদ্ধতি বাড়ি করে দিল কথা বুঝছেননি এরপরে তারা করে না এরপরে করে না কেন রিক্স উঠাতে চাই নাই এটা ভয়ানক জানি না কোন সময় মারি খাই এই কাজে আমরা নাই নিশ্চিত লাভ যেখানে আমরা আছি সেখানে সেটা কি ওই আরতদারের মতো ব্যবসা করব। লোক থেকে মাল কিনিয়া গোডাউনে রাখবো মাল বিক্রি করে করে আমরা লাভ নিব বাইয়ে মরাবা করব এখন ইসলামী ব্যাংকটা হয়েছে আরতদার ব্যবসা ইসলামী ব্যাংক কি হয়েছে আরতদার ব্যবসা ইসলামী ব্যাংক কায়েম করছিল ওলামায় আমরা কিসের জন্য ইসলামী অর্থ ব্যবস্থাকে বাস্তবায়ন করিয়া জাতির মুক্তির জন্যে শুধু অর্থ ব্যবস্থাকে জাতিকে বের করার জন্যে এখন ওই দিকে তারা নাই মোশারাকাতও নাই মোজারাবাদের মধ্যে নাই তারা আসে কোথায় লিজিংয়ের মধ্যে তারা আসে কোথায় মোরাবাহার মধ্যে মোয়াজ্জালের মধ্যে এগুলা করে কি হচ্ছে ব্যবসায়ী হচ্ছে তারা এখন তাইলে এটা না যাওয়ার কথা না তারা হালাল তরিকায় নিজ টাকা খাচ্ছে মানুষকে খাওয়াচ্ছে তো বা যায়জ না বাইয়ে মোয়াজ্জল যায়জ না বাইবি নসিয়াতে বাকিতে বেশি বিক্রি করা যায়জ না হ্যাঁ লিজ দিয়া টাকা বেশি নেওয়া যায়জ না যখন জায়েজ তরিকায় করতেছে যদিও ইসলামী ব্যাংক আজ সুদী অর্থ ব্যবস্থার বিকল্প স্থায়ী ব্যবস্থার মধ্যে বড় ধরনের ভূমিকা পালন করতে পারতেছে না কিন্তু হালাল তরিকায় সুদের থেকে মুক্ত করিয়া মানুষকে খাওয়ানোর একটা বিকল্প ব্যবস্থা করছে কিনা এই জন্য স্থায়ী ব্যাংকে এই পয়েন্ট অনুযায়ী ধন্যবাদ দেওয়ার দরকার না আবার সেই কথার মদারত করে না কেন এই জন্য তাদেরকে বকা দেওয়া দরকার না একদিকে বকা খাওয়ার উপযুক্ত আরেকদিকে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত এইটা হলো ইনসাফের কথা আজ কিছু মানুষে বলে আরে স্টেই ব্যাংক স্টেই ব্যাংক করো স্টেই ব্যাংক সুদ খায় এমনে গুড়াইয়া খায় আর সুদী ব্যাংক ডাইরেক্ট এমনে খায় একই কথা কোনো ব্যাংক ইসলামী নেই সব সুদের ব্যাংক এমন বক্তব্য দেওয়ার মানুষ আছে না নেই আমার দৃষ্টিতে এই বক্তব্য জজবাই দিছে কোন রকমের বিদ্বেষমূলক দিছে বা স্টেট ব্যাংকের সব কিছু যাচাই বাছাই না করার কারণে দিয়েছে এই বক্তব্যের সঙ্গে আমি একমত হইতে পারি না আমার ওস্তাদও একমত নয় বুঝছেন নি কথা আমরা বলি একটা দিনের কাজ চলছে ভুলভ্রান্তি হবে আমরা এটা শুধরেবার পরামর্শ দেব সরিয়া বোর্ড কায়েম করাইতেছি এর ওলামা একরাম ধরতেছে ধীরে ধীরে ঠিক হবে বোঝেন নাই কথা এখন আমাদের আসল আজকে বিষয়বস্তু হলো ইসলামী ব্যাংকের উপরে কি কি প্রশ্ন এক প্রশ্ন গেল তো আরও কটা জটিল প্রশ্ন আছে যত সন্দেহ বর্তমানে সমাজের মধ্যে আছে ইসলাম ব্যাংক নিয়ে হ্যাঁ দুই একটা আলোচনা করি সপ্তাহ আলোচনা করতে পারবো না দুই একটা আলোচনা করি আর এটা আসলে আমাদের ব্যাংকিংয়ের উপরে কোনো আলোচনাও না এটা আমাদের সুদের উপরে আলোচনা হয়েছে তার আনুষঙ্গিক ব্যাংকের কথাটা আসছে নাকি ভাই তাহলে বিস্তারিত কথা তো ভিন্ন সময় হইতে পারবে এখানে অতি জরুরি দিয়ে একটা কথা বলি ইসলামী ব্যাংকে এখন অর্থায়ন করে তামবিল কয় ইনভেস্ট জনগণের টাকা ব্যাংকে রাখছে এই টাকাগুলা ইনভেস্ট করার পদ্ধতি শিরকত মোদারাবত মোরাবাহা মোরাবাহে বাইয়ে মোয়াজ্জাল ইজারা লিজিং এস্তেসনা সালাম ইত্যাদি বুঝলেন এগুলা সব সরিয়া পরিভাষা আপনারা বুঝতেছেন শরীয়ত পর্যন্ত সব জায়েজ কিন্তু আবার বলতেছি মূল ইসলামী ব্যাংক কিন্তু কিসের জন্য আসছিল সেদিকে তার মোদারাবে বৃত্তি ছিল এটা তারা পারতেছে না খতরা তার জন্য কিছু বিকল্প ইয়ে করে দেওয়া হয়েছে এখন তারা বর্তমানে ইসলামী ব্যাংকে যা করে মোরাবাহা করে বাইয়ে মোয়াজ্জল করে ইজারা করে এস্তেসনা করে বাইয়ে সালাম করে এইগুলা করতে কিন্তু অনেক ভুলভ্রান্তি ইসলামী ব্যাংকের থেকে হয়ে যায় কি হয় সবচেয়ে বেশি প্রচলিত লেনদেন হইল মোরাবাহা মোয়াজ্জাদ অর্থাৎ নগদে কিনিয়া বাকিতে বেশি দামে বিক্রি করে দিল মাসে মাসে কিছু টাকাগুলো আসলো লাভসও আসলো রিক্স নাই এখানে রিক্স আছে নি ওই যে বললাম আপনি ব্যবসা করতেছেন মেশিনের দরকার একশোটা মেশিন এক একটা এক কোটি তো একশো কোটি টাকার দরকার এখন ইসলাম ব্যাংকে শুধু মেশিনের ক্ষেত্রে তার সঙ্গে আংশিকভাবে শিরকত করবে বা কিছু করবে শিরকত করতে পারত মোদারাবাদ করতে পারত ইনভেস্ট করতে পারত তারা করে না কেমনে করে যে আপনার একশো কোটি টাকার একশোটা মেশিন দরকার তো তাহলে প্রথম দাব হইল আপনি আগে আমার সঙ্গে কন্ট্যাক্টে আসেন এটা নাম ওয়াদায় বাই ক এটা কি পাইয়ে মোরাবার কয়েকটা স্তর আছে প্রথম স্তর হইল ওয়াদায় বাই আপনি বলুন আমি যদি একশোটা মেশিন আপনাকে মার্কেট থেকে কিনা দিই যে হারে কিনা দেব আরও যদি দশ লক্ষ টাকা আমি অতিরিক্ত আপনার কাছে দাবি করি আপনার কাছে দশ লক্ষ টাকার লাভে বিক্রি করি মোরা বাহাদার বিক্রি করি আপনি নেবেন তো বুঝলেন না হে বলে হ্যাঁ নিব যত টাকা কিনবেন আপনি তার থেকে দশ লাখ টাকা আমি বেশি দিব এটার নাম ভাইয়ে মোরা বাহানা কন আমি নিব এবং এত কিস্তিতে এটা টাকাগুলো প্ররোধ করবেন ঠিক আছে ঠিক আছে দস্তখত হইল এটার নাম কি ওয়াদায় বাই বেচা কিনা হয় নাই মাত্র ওয়াদা হয়েছে এই ওয়াদাইটা পালন কি শর্ত কি শর্ত না ওয়াজিব কি ওয়াজিব ন এইটা আবার ভিন্ন একতলাফ ফোকাহে কেরামের বহুত লম্বা হাজার তকি উসমান এসব দামাদ বরকাত হুম এই ইসলামী ব্যাংকারি ব্যাংকার কি বুনিয়াদে তার ভিতরে সব বিস্তারিত বলছেন এগুলো আমরাও বোখার ভিতরে এক জায়গায় আসবে বায়ুল এস্তেসনার বহসের ভিতরে যে ওয়াদা করা হয় ওয়াদা পালনীয় লাজেম না লাজেম না এটা পরে আলোচনা করব যাই হোক আমাদের এখন মসলে প্রথমে ওয়াদা করতে হবে দুই নম্বর হইল হয়তো ব্যাংকের লোক পাঠাইয়া ওনার থেকে কাগজপত্র নিয়া মার্কেট আর জাপান পাঠাইয়া আমেরিকা পাঠাইয়া যে দেশ থেকে মালটা পাওয়া যায় সেখানে পাঠাইয়া মাল কিনে দিতে হবে কে ব্যাংকে কিনে দিব এখন এটা আরাফা ব্যাংকের উপরে সরিয়া বোর্ডের ওলামা একরাম শর্ত দিয়েছিল যে ব্যক্তির মাল কিনতে আইছে গ্রাহক তাকে উকিল বানানো যাবে না হেরে বাদ দেন আর একজনকে উকিল বানান ব্যাংকের আর একটা লোককে উকিল বানাইয়া এখানে মালার জন্য পালান এটা সবচেয়ে এহতিয়াত উত্তম কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশে আছে না এই ব্যাংকটা করলো তারা করে কি না সব জায়গায় হয় মালয়েশিয়াতে হয় শরীয়ত মতো কি অসুবিধা যে কিনতে আইছে তাকে আমরা উকিল বানাবো তুমি যাও মিয়া আমাদের পক্ষে দেখেন সে আইসে গ্রাহক হিসাবে মাল কিনতে আইসে আর আপনি এখন তাকে কি বানাইলেন আপনার উকিল বানাইলেন সম্পূর্ণ সাভারের জিনিস ছিল আপনার ক্লায়েন্ট গ্রাহক আপনি মাল বিক্রি করতেন বা টাকা দিতেন এখন হয়ে গেল এটা আপনার লোক উকিল আপনার পক্ষতে উকিল হইয়া সে মার্কেটে যাবে এই মেশিনগুলা কিনবে কিনে টেলিফোন করবে হ্যাঁ আমি মেশিন কিনা শেষ হয়েছে এখন মেশিনগুলো আমার রিক্সে বা আমার কবজায় আছে তখন ব্যাংক বলবে আপনার কবজা মানে আমার কবজা যেটা আমার পক্ষ থেকে আপনি উকিল হিসাবে কিনতে গেছেন তাই কবজা তামাম মালও আছে পাইছেন কিনা হয়েছে এখন আমার সঙ্গে এই বাইচারা করেন বেচা কিনা করেন আগেরটা বেচা কিনা না এটা ওয়াদা ছিল কারণ এতক্ষণে যখন টেলিফোন করি সে বলছে মালটা কিনছি পাইছি মার্কেট থেকে আমার কবজায় আছে তখন গিয়ে স্টেট ব্যাংক মালিক হয়েছে নাকি না এর আগে কি ইসলামী ব্যাংক মালিক ছিল তো বাই মা লাইয়াম লেগ যে বস্তুর মালিক ইসলামী ব্যাংক না বিক্রি কেমনে করবো এখন বিক্রি করতে পারবো টেলিফোনে করে ফেলবো ঠিক আছে আমি বিক্রি করলাম দশ লাখ টাকা বেশি আপনি এত টাকার টাকা দিবেন এত মাসে আপনি নিছেন তো নিছি বাস এবার আপনি মাল লইয়া সোজা আপনার গোডাউনে যান গা ব্যাংকের দ্বারে কাছে যাওয়ার দরকার নেই এই ছিল কি বাইয়ে মোরাবার সিস্টেম ইসলামী ব্যাংকগুলো ভুল করে কোথায় জানো আল্লাহ বাইয়ে মোরাবাহাটাও বহুত ইসলামী ব্যাংকে মতো করতে পারে না <clears throat> জন প্রথম কন্ট্যাক্ট করে এ শুনো না এটা বলে জরুরি কথা তোমরা তো মাসাল্লাহ পয়সাওয়ালা মানুষ ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য জিনিসগুলো দিতেছি কন্ট্রাক্ট যখন করে ওয়াদায় বাই করে না তখন ব্যাংকের ম্যানেজার কয় বিল অফ এক্সচেঞ্জ এটার মধ্যে দস্তখত করে দেন কিসের উপরে বিল অফ এক্সচেঞ্জ তোমাদেরকে এটা বুঝাইতে কষ্ট বিল অফ এক্সচেঞ্জ কি ছোট কথা মেশাল দিয়ে বুঝাই দিই আমাদের সকালে প্রত্যেক দিন ফজরের পরে তোমরা দোকান আলহেরা টাওয়ারের নিচের দোকানে দাঁড়াইও দেখবা গাড়িতে করে করে মাল আসতেছে কোম্পানিদের মালয়েশিয়ার দোকানে নামিয়া গাড়ির থেকে নামাল নামাইয়া দোকানে দোকানে সব সাজাচ্ছে তারাই সাজাই দিতেছে দোকানদারের কোনো সমস্যা শুধু বলবে এত বান্ডিল দেন এতগুলো ফিজ দেন এতগুলো মাল লাগবে আর ওরা আনি আনি সব দোকানে ফিটিং করে দেয় টাকা তো এক পয়সা দেয় নাই যাওয়ার সময় খাতা একটা বাইর করে দেয় দস্তত করেন মানে আজকে মাল দেওয়া হয়েছে এক লক্ষ টাকার এই কোম্পানি আমার কোম্পানির গাড়ি এটা কোম্পানি মাল আপনার কাছে আমরা এক লক্ষ টাকা পাবো এই তারিখ আজকে এক লক্ষ টাকা পাওনা হইলাম দস্তত করেন দস্তত করে দিছে কে দোকানদারে এই যে খাতার মধ্যে দস্তত করছে না এটার নাম বিল অফ এক্সচেঞ্জ বুঝো না কথা এই দস্তকতের অর্থ হইল তুমি স্বীকার করছো এক লক্ষ টাকা আমার কাছে আপনার পাওনা আগামী সপ্তাহের মধ্যে বা এক মাসের ভিতরে এই টাকা আমি আপনার কাছে দেয় না আসি এটা বাকি হয়ে গেল কিনা এটা তার জিম্মায় আসি গেল কিনা দোকানদারের জিম্মায় এরকম কোম্পানির কাছে কোটি টাকার বিল অফ এক্সচেঞ্জ পরে রয়েছে শুধু মানুষের কাছে পাও না ওই ডকুমেন্ট পড়ে রয়েছে লিখে দিছে দশ টাকা দিয়ে দিছে এটা বিল অফ এক্সচেঞ্জ তো বুঝে নাকি কুড়ি কোটি টাকার তার কাছে ক্যাশ টাকা নেই এর মাল কিনতে হবে করবে কি এবং বিল অফ এক্সচেঞ্জে এটা আরেক ব্যবসার কাছে বিক্রি করে সুদুর উপরে যাক ওদিকে আমি এখন যাব না এটা বহস কিতাবল হাওলার মধ্যে আসবে আমি এখন যেটা বলতেছিলাম ব্যাংকওয়ালা কয় আপনি বিল অফ এক্সচেঞ্জে দস্তত করেন এর অর্থ হইল আপনি আমাদের মাল নিয়েছেন টাকা এখনও দেন নাই এক বছরের টাকা দিবেন ওই দোকানদারের যেমন দস্তখত নিয়ে পাওনা কইয়া এই লোকটা যে ক্লায়েন্ট ব্যাংকে গেছে তার থেকে দস্তখত নিল কিরে ভাই কিসের দর্শত নিলি হের কাছে টাকা পাবি এই ব্যাংকে টাকা পাইব নি এখন এখনো মাল কিনে হয়েছে নি বেচা কিনে হয়েছে নি আরে ভাই ওয়াদা হয়েছে মাত্র তুমি কিনে দিতে পারলে দশ লাখ লাভ দিয়া হে কিনবো তোমার থেকে এই কথা হয়েছে তার কাছে আবার বিল একজন যে দস্তখত কেন করো তুমি তুমি তো পাওনা হয় না এখনো মালও তো নাই তোমার কাছে বাইয়ে মা তুম বুঝেন নাই কথা এটা বল না মারাত্মক বল না এই শরীয়ত বিরোধী কাজ করলো কোন কোন ব্যাংকে বা কোন কোন ব্যাংকের শাখার এই ম্যানেজারেরা এই কাজ করে এই একটা ভুল কথা বলছেন আরেকটা বড় ভুল তাইলে বাইয়ে মোরাবাহার যে সিস্টেমটা দাপে দাপে আসতে হবে এইভাবে আসে না আর একটা ভুল মারাত্মক করে কি করে জানেন এই যে উকিল বানায় ফারাইছে কথাবার্তা ওয়াদা করে ফেলছে না এইরে গেল আর ব্যাংকের লগে ওই লোকের কোনো দেখা শেখাত নেই হে বাজারে গিয়া মাল কিনি হে মাল ফ্যাক্টরিতে লাগাই হে ব্যবসা করতে আছে ব্যাংক জানেও না কিরে বেটা তুই তো ব্যাংকের উকিল হইয়া গেছস বাজারে নাকি মার্কেটে মার্কেটে কিনিয়া তুমি কবজা করি বুঝে বলতে হবে ব্যাংক তোমার কাছে বিক্রি করতে হবে তুমি কিনতে হবে ইজাব কবল তামাম হইতে হবে তই না তুমি মালিক হইবা ফ্যাক্টরিতে নিবা টাকা পাইয়া হে গেছে গা ব্যাংকে চাকলইয়া লইয়া মাল কিনি সে মাশাল্লাহ বাড়ি করে চলে গেছে এই ভাই মোরাবা হইল হইলে মোরাবা এইগুলা সব না যায় আর একটা করে কি ছয় মাসের মধ্যে টাকা দেওয়ার কথা দশ লাখ বেশি লাভ ছয় মাসে টাকা দিতে পারল না পারল কয় নাই এই পারল কি নাই টাকা কি করব এখন কোরআনে কয় ফাইন কেন ওসরা তিন ফানাদের ইলামা সে বাস্তবে যে নাকি অপারক হয় আসলে তার ব্যবসার মধ্যে কোনো লাভ আসে নাই তুমি পাওনা টাকাটা বাইয়ে মোর আবার টাকাটা বাইয়ে না সে টাকাটা সে দিতে পারতেছে না তুমি এটা মহলদ্দ সময় দাও আরও দুই মাস সময় বাড়াই দাও যদি টাল মটল করে মতলুল গনিয়ে জুলমুন এটা জুলম করতেছে তখন ব্যাংকে করে কি কেউ দুনো অবস্থায় কেউ জুলম করলে তখন করে কি আগামী তিন মাসের মধ্যে টাকা সব পরিশোধ করবা যদি ওয়াদা মোতাবেক কন্ট্রাক্ট মতো তিন মাসে পরিশোধ না করো তাহলে মালি জরিমানা এক লক্ষ টাকা জরিমানা দিতে কি করে কি করে মালি জরিমানা করে মা এক লাখ টাকা কেমনে করছে জানেন যে এই টাকাগুলো কি ইসলামী ব্যাংকে রাখিয়া অন্য কোথাও ব্যবসা করা হইতো প্রতি মাসে মাসে কত টাকা লাভ আসতো হে যে তিন মাস পর্যন্ত টাকাগুলো আমার পাওনা দিবে না ওই ইসলামী ব্যাংকের তরিকায় কত টাকা লাভ আসবে এটা হিসাব করে করতে এক লাখ টাকার জরিমানা ফোকায় আহানা বলেন মালি জরিমানা জায়জ নাই ঠিক না বেঠিক কৌ তাহলে সে টাকা ঠিক মতো টাইম মতো দিলে পারো আর না পারো মটল করুক না বাস্তবে পাইতেছে না তাই হোক কিন্তু কি করতে পারবা না তাহলে ইসলাম ব্যাংক চলবে কেমন ইসলাম ব্যাংক সর্বনা আমাদের টাকা তো মানুষ এরকম নিয়ে নিয়ে সব বাকিতে সব ফাঁকি দিয়ে দিব আর সব অর্থ মানুষের ফেটে চলে যাব এটার জন্য আল্লাহ মাস্তাকি ওসমান হিসাব একটা পথ বের করছেন যেটা আরব আজম বিশ্বের ভিতরে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে হজরত বলছেন যে মালি জরিমানা তো শরীয়তে জায়েজ নাই আমি তোমাদেরকে আরও একদিন বলছি কথা এইটা যার মনে আছে আছে যে টাকা কন্ট্রাক্টের সময় লিখবা যদি তুমি টাইম মতো এই পাওনা আমার দশ লাখ টাকা যেটা পাওনা আমার আদায় না করো এক কোটি টাকা আদায় না করো তাইলে কিন্তু তুমি এলতেজাম করতে হবে তুমি এত লক্ষ টাকা আল্লাহ রাস্তা সৎকা করবা এটা ইয়ামিনুল্লাহ জাজ মালিকি মজাবের থিওরি মালিকি মজাবের থিওরিটা কোথায় আনা হয়েছে ইসলামী ব্যাংকে আনা হয়েছে এটা মনে রাখিও ইস্তেমি ব্যাংক হলো ফ্যাকল মোয়ামালাত মোয়ামাদের জীবনের ভিতরে হানাফি মজাবের সবসময় মোকাইয়ত থাকা জরুরি না সেখানে কিন্তু অন্য মজাবের উপরে আমল করা যায় পুরা বিশ্ব জাতিকে সুদের থেকে মুক্ত করার জন্য এটা নামাজ না রবিদান করা যাব না এটা নামাজ কথা বুঝে না কি বলছি ইয়ামুল্লাহ যে মালিকি মজাবে তাকে এলতেদাম করেন এক লক্ষ টাকা জরিমানা এখানে এটা ব্যাসকম করা যেতে পারে এখন সে বলবে যে আমি যদি টাকা না দিই ঘুরাই তিন মাস আমাদের এক লক্ষ টাকা লাজেমান সৎকা করতে হবে সৎকা ফান কোথায় নিজের মাদ্রাসা একটা আছে অনেক বড় লোকরা মাদ্রাসা করে নিজে ইনকাম ট্যাক্সে বাঁচার জন্য ফাঁকি দেওয়ার জন্য এখন মাদ্রাসা দিলে হবে না দিতে হবে কোথায় ওই ব্যাংকে ব্যাঙ্ক হবে এইটা মনে রাখিও ইসলামী ব্যাংকে মাঝে মধ্যে কাউকে ক্যাশ টাকা কর্জে হাসানা দিতে পারে আমি একবার বলছিলাম পারে না তখন জেহেনে কথা এটা ছিল না পারে কোথেকে জানো এই যে বড় বড় ক্লায়েন্টরা টাকা দিতে পারলো না সৎকা খুঁজছে না তারা হ্যাঁ সৎকা ফান একটা ইসলামী ব্যাংকে হয়েছে না এই টাকা কিন্তু ব্যাংকের নফার মধ্যে আসবে না আবার খাতাদার যারা নাকি টাকা জমা রাখছে তাদের হিসাবও যাবে না এইটা সৎকা ফান একটা বিশাল অঙ্ক দাঁড় হয়ে যাব এই সৎকা ফান থেকে কোনো লোক কোনো গরিব আসলে তাই কর্জে হাসনা দিলে অসুবিধা কোথায় পারবে কি না পারবে কি না কিন্তু ব্যাংকের কি ফগরের টাকা যাচ্ছে এইটা সৎকা ফান্ডের টাকা তুমি কর্জে হাসানা দাও তাহলে স্থায়ী ব্যাংকে কর্জে হাসানোর ব্যবস্থা আছে কিন্তু সাধারণভাবে বুঝে আসবে না কর্জে হাসানা কেমনে দিবে তুমি ব্যাংকের লাভ কি বা এটা এমন এক ফান্ড যে ফান্ডে ব্যাংকের লাভ লোকসানের কোনো সম্পর্ক নাই এটা হলো ওই আপনি ঠিক টাইম মতো টাকা আদায় করার জন্য এই কারণ করিয়া তাকে নফসের উপরে আলতাম করছিলেন আমি ঠিক মতো টাকা আদায় করতে না পারলে বারো রাখাত নামাজ পড়বো ঠিক রাখাত আদায় করতে না পারলে এক লক্ষ টাকা আল্লাহ রাস্তা দিব এই টাকা এইটা বুঝেন নাই কথা বুঝেন নাই কথা এই সুরটটা সবচেয়ে গ্রহণযোগ্য হয়েছে জায়েজও হয়েছে ইমাম মালিকের মজাব মতো ওলামা একরাম এটা মানে নিছেন তাহলে এটা একটা সিস্টেম হয়ে গেল কিনা বলেন এখন আর একটা সিস্টেম আছে বারো মাসে টাকা দেওয়ার কথা ছয় মাসের মাথায় সব টাকা দিয়ে দিছে এবার কোনো কোনো ইসলাম ব্যাংক করে কি ছয় মাসের মধ্যে টাকা দিয়ে দিলে কিন্তু তাহলে আপনাকে লাভ কমাই দেব আমার কাছে পাওনা ছিলাম দশ লাখ ছয় মাসে দিকে দিয়া দেন হ্যাঁ এখন তো মেয়াদ ঠিক হয়েছে কত এক বছর যদি কেউ এক বছরের আগে দিতে পারে দিয়া দেয় তাদেরকে আমরা এত টাকা কমাই দিব এইটা করা যায় যাবে না এটা করা শরীয়ত মতো জায়গা হবে এটা সুদের অন্তর্ভুক্ত হবে ওই মেয়াদদের বাইরে গেলে পাওনাতে বৃদ্ধি করে দেওয়া যেমন গুণা কমাই দেওয়া গুণা তবে একটা হিলা আছে সেই হিলাটা ইসলামী ব্যাংক করে মাঝে মধ্যে ওলামা একরাম শিখেছে সেটা হলো আগাম কোনো ঘোষণা দেওয়া হবে না তুমি আগে সময়ের আগে দিলে তুমি কি পাইবা না পাইবা আগে কোনো কন্ট্যাক্ট নাই যদি কেউ আগে দিয়া দেয় তাইলে তার পাওনা টাকাতে কিছু কর্তন করিয়া তাকে কমাই দেওয়া হয় হাদিসে আছে দা ওয়াতা আজ্জাল দা ওয়াতা আজ্জাল রসুল এক পানাকে বলছেন না মিয়া তোমার টাকাতে এতগুলো দিতে পারবে না তো তুমি তাড়াতাড়ি এরে কর তুমি তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও হে পাওনা হইলে এক হাজার যাও দা তার মধ্যে তুমি কি পাঁচশো টাকা কমাই দেও এই এত টাকা পারবে না কমাই দিলাম পানাদারে আবার আদায় করে দিল গিরি দেনাদের সঙ্গে এটাকে কি কয় দা বলো না দা ওয়াথা আজ্জাল এই উসুলের ভিত্তিতে যদি কেউ আগে দিয়া দেয় তাকে পুরস্কৃত করতে পারবে তবে এটা কন্টাক্টের আন্ডারে আনা যাক গেলনি কথা মোটামুটি কথা শেষ হয়েছে আর বেশি আমি বলবো না এখন মানুষের মুখে একটা প্রশ্ন আছে ইসলাম ব্যাংক সম্পর্কে এটা বলবো সেটা হলো প্রত্যেক ব্যাংক ব্যাংকে যার টাকা জমা হয় শোনো এটা গুরুত্বপূর্ণ কথা যত টাকা জনগণের ব্যাংকে জমা হয় দৈনিক অত টাকার বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় প্রত্যেক ব্যাংক মনে করো আজকে জনগণে ইসলামিক ব্যাংক গোলশানের শাখায় এক কোটি টাকা জমা করছে তার মধ্যে বিশ পার্সেন্ট কই জমা থাকবো কোথায় পাঠাইবো বাংলাদেশ ব্যাংকে এটা বাংলাদেশের পাওনা অর্থাৎ পাওনা মানে একদম পাওয়া যাবে না মানে এটা রাখতে হবে জামান রাহান কেন বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকে কন্ট্রোল করে তাদের মধ্যে যত ঝগড়া বিবাদ যত সমস্যা সব নিরসন করার দায়িত্ব তার এবং কেউ দেওয়ালিয়ে পালাই গেলে এটার গ্যারান্টি বাংলাদেশ ব্যাংক সব কিছুর বিনিময় বাংলাদেশ ব্যাংকে দশ পার্সেন্ট রাখতে হয় বস এটা বুঝিল লম্বা কথার দরকার নেই এখানে কিন্তু বাংলাদেশের ব্যাংকের কাছে দশ পার্সেন্ট জমা রাখলে বাংলাদেশ ব্যাংক কি ইসলামী নাকি কথা ক তাহলে বাংলাদেশ ব্যাংকে ওই জমা টাকার বিনিময়ে কি দিব সুদ দিব এই সেন্ট্রাল ব্যাংকে কি দিব সুদ দিব কনগুলার সুদ ওই যে শতকরা বিশ টাকা রাখছেন এইগুলার সুদ দিব আর ইসলাম ব্যাংকে সুদ নেই দেখছো ইসলাম ব্যাংকে সুদে করছে করে না সুদি কারবার সুদ নেয় নাই নেয় নাই আচ্ছা কোন কোন সময় বাংলাদেশ ব্যাংকে হঠাৎ করে টাকা বেশি লাগে বিরাট এক মন্ত্রী যাইয়া টাকা উঠছে এত টাকা দাও প্রভাবশালী তো অন্য ব্যাংক থেকে টানিয়ে বাংলাদেশ ব্যাংকে কি লোন দেয় তাই ইসলামী ব্যাংক থেকে লোন নেয় ইসলামী ব্যাংক থেকে কি লোন নেয় উল্টা লোন নিলে হ্যাঁ ইসলামী ব্যাংকের কি দিব সুদ দিব এই তরিকা আচ্ছা কোন সময় স্থায়ী ব্যাংক ঠেকায় বলে বাংলাদেশ ব্যাংক থেকে সুদ নেয় আরে করজ নেয় তখন মানে বাংলাদেশ ব্যাংকে সুদ দিতে হয় তো কখনো ব্যাংকের দে সেন্ট্রাল রে কখনো সেন্ট্রাল ব্যাংকে দেয় তো লেনদেন সুদের আছে প্রশ্ন বুঝছ বুঝছ প্রশ্ন আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আরো জটিল এটা বোঝাতে যথেষ্ট সময় লাগবে কিন্তু আমি ওইভাবে না মানে একটু এই মোটামুটি সাধারণ ভাষায় বোঝালো এটা ভিতরে ঢুকলে কিন্তু বিরাট অবস্থা সেটা হলো যে এলসি সিস্টেমে ব্যবসা বাণিজ্য করে না এলসির মাধ্যমে zero percent zero margin full margin এই ব্যাংক গ্যারান্টি হইয়া জাপান থেকে আমাকে ব্যবসায়ীকে মালানিদের পৃথিবীর আমেরিকাতে বানিয়েছে সব দায়িত্ব ব্যাংক নীতি আছে এলসি এটা এলসি খোলা বলা হয় বুঝনি কথা এলসি সময় ইসলাম ব্যাংকে এলসি করে কিন্তু সুদী ব্যাংকে করে এলসির মাধ্যমে সুদ ইসলাম ব্যাংকে বলে মোরাবাহা টাকা ব্যাংকে দিয়া মালটা আনিয়া এর কাছে বিক্রি করে যাই হোক এটা আমি ওদিকে আমি যাচ্ছি না এলসি সিস্টেমের ভিতরে একটা সিস্টেম হলো শুনো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বাংলাদেশ ব্যাংকের যে কোনো ব্যাংক সুদী হোক আর ইসলাম এবং এই ব্যাংকে জাপানের ব্যাংকে গ্যারান্টি ধরিয়া বিশ্বাস করিয়া কেন মালটা পাঠা দিব এর বিশ্বাসতা কি আসলে সমস্ত বিশ্বের ব্যাংকগুলো ওয়ার্ল্ড ব্যাংকের হাতে ধরা কোথায় ধরা ওয়ার্ল্ড ব্যাংকে পরে বিশ্বের এটা ওয়ার্ল্ড ব্যাংক আছে না সেই ওয়ার্ল্ড ব্যাংকে প্রত্যেকটি ব্যাংক ডলার রাখতে হয় লক্ষ লক্ষ কোটি কোটি ডলার জমা বুঝেন নাই এখন ওয়ার্ল্ড ব্যাংকে নিচ্ছে তাদের দুনিয়ার সব ব্যাংকরে যে তোমরা লেনদেন করো এলসির মাধ্যমে লেনদেন করো যদি কোনো দেশের ব্যাংক এলসি করছিল তোমার মাল নিয়ে গেছে টাইম মতো আমার টাকা দিচ্ছে না বিশ্ব বিশ্বাসঘাতকতা করতেছে তাহলে ওর টাকা আমি লিস্টই দাও তার টাকা তো আমার কাছে আছে ডলারের নয় আমি এখান থেকে তোমার এই টাকা পরিশোধ করে দেব তাহলে আজ জীবনে কোনোদিন ব্যাংকের দুগাবাজি করব না দায়িত্ব নিয়েছে ঠিক মতো টাকা দিয়ে দিব নাহলে তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে তার টাকা কিনি কর্ত নিয়ে যাবো বুঝো না কথা তাহলে এলসির বিস্তৃত আসছে কি জন্য ওয়ার্ল্ড ব্যাংকে দায়িত্ব নিয়েছে অল ব্যাংকে কন্ট্রোল করার আর আদান প্রদান করার সে আচ্ছা কোনো সময় আমাদের ব্যাংকে দরকার হয় এক কোম্পানি কয়েক হাজার ডলারের এলসি করছে মানে এতগুলো মাল নিতেছে কয়েক হাজার ডলার দাম এত টাকা ব্যাংকের কাছে নেই এখন ব্যাংকে কিনে এলসি করতে পারতেছে না তখন ব্যাংক বলি দে ওয়ার্ল্ড ব্যাংকে যে আমার যে টাকা আপনার কাছে আসে তার আওয়াজের মধ্যে আপনি ওই পার্টিকে দিয়া আমার মাল সরাই দেন এলসি করাই দেন আমার পার্টি আমার এলসি করছে আমি মাল আনি দিতে হবে টাকা আমার এত মালের দেওয়ার নাই আপনি দায়িত্ব নেন তাহলে ওয়ার্ল্ড ব্যাংকে সেটাও করে বুঝো নাই দেনা দিতেন হাবাল্য করে প্রথম থেকে অনেক ব্যাংক করে ওয়ার্ল্ড ব্যাংকে সাহায্য করে তাহলে মূল কথা এটা লম্বা চূড়া কথা সেদিকে যাওয়ার দরকার নেই আমাদের সময়ও নেই সেটার এটা ব্যাংকের মহাজারা না আলোচনা না আমি বারবার বলতেছি এতটুকু বুঝছো কিনা যে ওয়ার্ল্ড ব্যাংকে সমস্ত ব্যাংকের টাকা থাকে ইসলামী ব্যাংকের টাকা থাকবে না যদি ওয়ার্ল্ড ব্যাংকের ডলার থাকে প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে এই ডলারের উপরে সুদ হচ্ছে কিনা আর যদি ঠেকায় পড়িয়া অর্থর কমে বড় এলসি অর্ডার হইলে তখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন যদি নেয় ব্যাংক এটায় তখন সুদ দিতে হয় প্রথমে টাকা রাখছিল আমি এলসি করব এই টাকা গ্রান্টি তাইলে ওয়ার্ল্ড ব্যাংকে সুদ দিব আর ওয়ার্ল্ড ব্যাংকে থেকে করজ নিলে যে ওই পার্টিকে একটু টাকা দিয়ে দেন আমি এলসি করতেছি এখানে আমার কাছে ফুল টাকা নাই তাহলে লেনদেন আসে না ওয়ার্ল্ড ব্যাংকের লোকে এটা কি ইসলামী ব্যাংক এটা কি বলো তোদের সুদের মিশ্রণ তো দেখা যায় কথা কয় না আর একটা দেখাবো মনে করো উদাহরণস্বরূপ উত্তর একটা ইসলামী ব্যাংকের শাখা এই শাখার ভিতরে ওই একটা বড় লোক গেছে হে কিছু টাকা পয়সার দরকার ব্যবসা করব। তো এমনভাবে কন্ট্যাক্ট করছে ম্যানেজার সাহেব হে তুই ইসলাম বুঝে না ভালো করি হ্যাঁ কন্ট্যাক্টের ভিতরে শরীয়ত বিরোধী বাইয়ে মোরাবা হয়ে রয়েছে সুদের কারবার হয়ে রয়েছে এটা এখন স্টেট ব্যাংকের ভিতরে মোরাকেব আছে তারা জাপ মারবে হঠাৎ করে ব্যাংকে ঢুকবে আজকের লেনদেন কি কাশ কেমনি হয়েছে দেখান খাতা দেখলে যদি তারা দেখা যায় এটা কেমনে কেমনে এটা তো সরিয়া বোর্ডের নিয়ম অনুযায়ী এটা হয় নাই এটা সম্পূর্ণ না যায় গেছে আচ্ছা এটা দাগ দিয়ে দিলাম সরিয়া বোর্ড সিদ্ধান্ত নিব এই কন তাকে লাভ যেটা আসবে এটা ব্যাংক পাবে কি পাবে না এই লেনদেন সই হয়েছে কিনা সরিয়া বোর্ডের মিটিং যখন আসবে মামলা সব এখানে যাবে সেখানে ওই মোরাকারাব দরিয়ে আনছে এবার ওলামা একরাম চিন্তা করে না এটা জায়জা নেই যদি জায়জা না হয় তাইলে ওই লোক তোর টাকা নিয়ে গেছে হে লাভ দিব তো আপনাকে তো লাভ এটা কি জায়েজ না না জায়েজ রাখবে কোথায় এই জন্য ইসলামী ব্যাংকে সৎকা ফান্ড ছাড়া আরো দুইটা ফান্ড আছে একটা লস্ট অ্যাকাউন্ট আর একটা হলো ডাউটফুল অ্যাকাউন্ট ডাউটফুল অ্যাকাউন্ট হলো সন্দেহযুক্ত অ্যাকাউন্ট যেটা হালাল ফিউন না হুজুরা সরিয়া বোর্ড ভুল ধরছে এটা হয় নাই এটা নেওয়া যাবে না ইসলামী ব্যাংক নিতে পারবেন না এইগুলো এখানে রাখো ডাউটফুল অ্যাকাউন্টের মধ্যে আর বাংলাদেশ ব্যাংক আর সেন্ট্রাল ব্যাংক থেকে যে সুদ আসছে বা সুদ দেওয়া দেওয়া আনার দেওয়া নেওয়া আছে তো এই মোয়ামলা করার জন্য কি করছে লস্ট অ্যাকাউন্টটা করছে এটা নষ্ট নষ্ট নষ্ট টাকা এই নষ্ট টাকার পাহাড় রয়েছে এখন করে কি যখন নষ্ট টাকা এখানে আছে ডাউটফুল অ্যাকাউন্টও আছে সৎকার টাকাও আছে এখন বাংলাদেশ ব্যাংকে যে পঁচিশ পার্সেন্ট জমা রাখে সেখানে ব্যাংকের টাকা দিলে বাংলাদেশ ব্যাংকের সুদ দিলে সুদটা আনি এখানে থাকে আবার কোনো সময় বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিলে ইসলামী ব্যাংক সুদ দিতে হবে তো সুদ দেওয়ার জন্য ওই লস্ট অ্যাকাউন্ট থেকে সুদ দেয় বাম হাতে সুদ বাম হাতে দিয়ে দেয় ডাইন হাতে ধরে না বুঝেছ না কথা ওয়ার্ল্ড ব্যাংকের একই তামাশা ওই নষ্ট অ্যাকাউন্ট থেকে এগুলো লেনদেন করব। তার অর্থ কি তার অর্থ হইল আমরা যারা ব্যাংকের মধ্যে টাকা রাখছি আমাদের টাকার হিসাব নিকাশের মধ্যে লাভের মধ্যে এগুলা আসবে না এই জন্য বলি ব্যাংক দুই অর্থ একটা হলো ব্যাংকের সঙ্গে মোয়ামলা করা আরটা হলো ইসলামী ব্যাংকিং সিস্টেম চালা পরিচালনা করা ব্যাংকিং সিস্টেম পরিচালনা করতে এখনো বহু বাধা দেশের মধ্যে আছে রাষ্ট্রীয় আইনে আছে যে আইনের কারণে পুরাপুরি ইসলামী ব্যাংক করতে পারতেছে না কিন্তু যাহা তো কত হলে ইসলামিক ব্যাংকের সঙ্গে মোয়ামলা করা টাকা রাখিয়া আমি লাভ বুক করা এই ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা নাই যেহেতু ওই লস্ট অ্যাকাউন্ট সৎকা অ্যাকাউন্ট তারপরে ডাউটফুল অ্যাকাউন্ট এইগুলোর টাকা আমাদেরকে জনগণকে দিচ্ছে না এই জন্য বলি ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন বৈধ আছে যতক্ষণ পর্যন্ত কোনো লেনদেনে শরীয়ত বিরোধী হওয়ার প্রমাণ পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এই লাভারে কি বলা হবে জায়েজ বলা হবে কারণ শরিয়া বোর্ড বলছে ইসলামী ব্যাংক বলছে লাভ ও লোকসানের ভিত্তিতে শরীয়তের উসুল মতো আমরা ব্যবসা করি আমরা ওলামা একরাম যারা শরিয়া বোর্ডে আছে এটা আমাদের সম্মানের পাত্র তাদের উপরে যাতে একটা আস্থা আছে আমরা আশা করি তারা সুদি কারবার করিয়া আমাদেরকে হারাম খাওয়াচ্ছে না এই হিসাবে আমরা সুদি লেনদেন কি ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারি আর আপনি যদি একজন ব্যাংকার হন ব্যাংক চালাতে চান ইসলামী ব্যাংক কোথায় কোথায় ধরা ওইটা কেমন করি আপনি তার জবাব দিবেন বিকল্প পথ বের করবেন এটা কিন্তু সম্পূর্ণ আলোক জিনিস এটা হলো সঠিক ইসলামী ব্যাংকের চিন্তা ভাবনা কথাটা বুঝছো না বুঝে নাই বলো কথাটা বুঝছো না বুঝে নাই বলো কিন্তু এখন বাস্তবে সরিয়া মোতাবেক বাইয়ে মরাবাহার কতগুলো থিওরি আছে বাইয়ে ইজারার থিওরি আছে এস্তেসনার থিওরি আছে কিতাব হেকার মধ্যে সালামের আছে না নাই বাইয়ে মোরাবাহা মোয়াজ্জারার আছে যদি সবগুলো ফলো করিয়া ঠিকঠাক মতো করে তাহলে কোনোরকম বাঁচলাম জনগণও বাঁচলো তেমন কোনো আশঙ্কার কিছু নাই যেখানে দরা সমস্যা ওইটা তো নষ্টই লস্ট অ্যাকাউন্টে গেছে সেটা ডাউটফুল অ্যাকাউন্টে গেছে সেইটার মামলা হেরা চিন্তা করব এই দায়িত্ব আমার উপরে নাই এটা কোনোরকম চলে কিন্তু যদি এখানে আসিয়াও ব্যাংকের ম্যানেজারেরা মেন কর্মকর্তারা নাকি শরীয়তের এই উসুল মোতাবেক না মানিয়া উল্টা পাল্টাগিরি করে তাহলে এর গুণা সম্পূর্ণ ব্যাংকের গায়ে চলবে সুতরাং চোখ বন্ধ করি কোনো একটা ব্যাংকে ফিউর ইস্তায়ী ব্যাংক সুদ থেকে মুক্ত বলা যাবে না আবার কোন স্থায়ী ব্যাংকে এটা স্থায়ী ব্যাংক নয় এটা সুদী ব্যাংক একই কথা এমন কথাও বলা যাবে না মাঝখানে দেখে শুনে আহলে এলে ওলামা একরাম সরিয়ে আলোকে সব যাচাই বাছাই করে কোনটা ভালো কোনটা বেশি মহতাত বেশি সতর্ক সাবধানতা কে এখতিয়ার করতেছে এটা আমাদের দেখতে হবে কথা বুঝছে না বোঝো নাই কথা বুঝছে না বোঝো নাই এই হলো ইসলামী ব্যাংক সম্পর্কে আমাদের বর্তমান চিন্তাধারা আমাদের ফতোয়া শেখ জাকারে ইসলামিক রিসার্চ সেন্টারের দাউল ইফতার থেকে এইভাবেই ফতোয়া সায় হচ্ছে আমরা গুলু করি না কোনো দিকে ইসলাম ব্যাংকে সুদী ব্যাংকও বলি না আবার ইসলাম ব্যাংক একবার ফিউর হারাল চোখ বন্ধ করি সে একদম সুদমুক্ত এমন গ্যারান্টিও দেওয়ার কোনো সাহস আমাদের নাই এই ফতোয়া আমার ওস্তাদে মহতরম আল্লামা তাকি উসমানী দামত বারকা তোমরও আমরাও ফতোয়া এটা দিচ্ছি হজরতের অনুকরণে এবং এই যা কথা তোমাদের সামনে রাখছি সবই হজরতের কথা আমরা তো মূলত ওনাকেই পাই মুজাদ্দেদ এই জমানার সব কিছু উনি এগুলা সিস্টেম বের করছেন যা আজ আরব আজম পুরা বিশ্বের মুসলিমের মধ্যে আলহামদুলিল্লাহ চলতেছে হজরত বারবার বলেন বহু ভুল ভ্রান্তি তাদের আছে নতুন কাজ করতে ভুল ভ্রান্তি হবে অনেক গলতি হবে ওলামায় কেরাম আগে বাড়িয়ে এতে গলতি ঠিক করে দেন বা নিজে বিকল্প একটা চিন্তা করেন এইটা তো কোনো কাজ হইল না যে সুদীপ স্টেট ব্যাংকের সুদীপ ব্যাংক বলিয়া সমস্ত মানুষকে সুদ খাওয়াইতে তৈয়ার আছি স্টেট ব্যাংকে এসলা করতে তৈয়ার নাই এইটা কিন্তু যুক্তিযুক্ত হওয়ার কথা নয় কথা বলছেন তাহলে সুদের বিকল্প অর্থ ব্যবস্থার নাম হইল শিরকতার মোজারাবা ভিত্তিক ইসলামী ব্যাংক বলো বা ব্যবসা যদি শিরকত মদারাবাদের পদ্ধতিতে ব্যবসা করি ব্যাংকের সাথে হোক বা অন্য কোনো লোকের সাথে হোক তখনই ইসলামী অর্থব্যবস্থা মানব জাতির মুক্তির সেই অর্থব্যবস্থা কায়েম হবে ইনসাফের সুদের কারবারে দুনিয়ার মধ্যে কোনো ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই বরং সুদের খোলাসা হইল সারমর্ম হইল ধনীরা পুঁজিবাদরা আরও বড় পুঁজিবাদী হবে গরিবরা আরো নিকৃষ্ট গরিব হবে এই দুই পথ ছাড়া সুদের আর কোনো কারবার নাই রেজাল নেই আল্লাহ পাক রব্বুল আলমিন এতদিন যাবৎ যে কথাগুলো বললাম বাবু কাউলিহি ইয়া আইয়াল্লাদিন আমানুল্লাহ তাকুলু রিবা আজাফান মুজাফা বুখারি শরীফের তেইশ নম্বর বাপ কিতাবুল বুয়ুর এটার তরিজমাতুল বাপ থেকে অনেক কথা বলে ফেললাম আল্লাহ ভুল ভ্রান্তি আমাদের মাফ করুক এবং সই কথা যদি হয় এগুলাকে বুঝিয়া আরও আরও তফসিল বুঝিয়া তার উপরে আমল করার জাতিকে রাস করার আমাদের সবাইকে তভিদুক ওয়াহরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল